پوری ہوں اس کے لیے دنیا کا ہر انسان اپنی جان کھپا رہا ہے کہ میری زندگی کی ضرورتیں اچھی طرح سے پوری ہوں دوستوں مانو اس کا ضرورتیں پروجن کے دشا نے যাতে তার জিন্দগির প্রয়োজনটাকে ভালোর থেকে ভালো পাচ্ছির থেকে আসছে আচ্ছা, ভালোর থেকে ভালো পুরা করার জন্য সে তার জানকে কাঁপাচ্ছে পরিশ্রম করতেছে মেহনত করতেছে সেটা মুসলমান গের মুসলিম কি কোই তামিজ নেই আর এই মেহনতের মধ্যে মুসলমান আর যে অমুসলমান এর মধ্যে কোনো পার্থক্য নাই সব আপনি জান লাগা রে জান খাপা রে আমার জিন্দগি जिंदगी की जरूरतें अच्छी হয়ে যাবে সবাই তার জানকে লাগাইতেছে মালকে খাপাচ্ছে কেন যে আমি আমার জিন্দগির প্রয়োজন ভালো থেকে ভালো পুরা করি यहाँ तक के जानवर भी अपनी जरूरतें समझता है कि मेरी जिंदगी की जरूरतें क्या हैं और वो भी अपनी जिंदगी की जरूरतें पूरी कर रहा है এত কিনা জানোয়ারও সে জানে আমার জীবনের প্রয়োজন কি এবং সে প্রয়োজনকে সে মিটানের জন্য সেও پوریشن کو چوٹی بل بناتی ہے اس کا گھر ہے اور تحقیق کرنے والوں نے لکھا ہے کہ زمین کے نیچے چوٹیوں کے محلے ہیں اس لائن کی تحقیق کرنے والے انہوں نے لکھا ہے جیسے زمین پر انسانوں کے محلے ہیں آبادیاں ہیں بستیاں ہیں زمین کے نیچے چوٹوں کے محلے ہیں آبادیاں ہیں بستیاں ہیں और वो अपने घर में छह महीने का अपना अनाज स्टॉक रखती है উনি একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে পিঁপড়ার কথা বলছেন পিপিলিকা যে তারাও তাদের জিন্দগির জরুরতকে পুরা করার জন্য মাটির নিচে ঘর বানায় এই বিষয়ে যারা তাহাকিক করেন যারা এটি অনুসন্ধান করছেন তারা লিখছেন যে মাটির নিচে যে পিঁপড়া যে ঘর বানায় শুধু ঘর বানায় না সেটা তার মধ্যে সে একটা মহল বানায় موٹوں سے شیخر نے سر کچھ کس وقت ویوستھا سے بہتر ہوتے سارا چھ ایم سے تھام کے وہ دودھ کو رکھتے بڑے وہ گرمیوں میں زمین کے اوپر آتی ہے اپنا دانا چھتتی ہے اس کا اناج اس کی ریزن چھتی ہے وہ لے جا کر اپنے گھر میں اسٹاک کرتی ہے گرمیوں میں باہر آتی ہے بارشوں میں باہر نہیں آتی ہے तो कि अगर वो बारिश में बाहर आएगी तो वो तो पानी में बह जाएगी এবং এই পিঁপড়াগুলো যখন গরমের মৌসুম হয় তখন তারা তাদের খাবার অন্বেষ করে কতটুকু বা তাদের খাবার প্রয়োজন এগুলো অন্বেষ করে এবং নিয়ে যায় মাটির নিচে তারা এটাকে স্টক করে কেননা তারা ওই বর্ষাকালে বাইরে আসতে পারে না কেন বৃষ্টি বাদল স্রোতের মধ্যে এগুলো ভেসে চলে যাবে زمین پر پانی آ جائے سیلاب آ جائے تو انسانوں کے گھر تو بہ جاتے ہیں لیکن وہ پانی چھوٹی کی فیل میں نہیں جاتا اس کو اللہ نے ایسا آرٹ ٹیکنیک سکھائی ہے کہ زمین پر سیلاب آ جائے لیکن وہ پانی اس کی فیل میں نہیں جاتا اس کا شہر محسوس ہے تو پیپڑا اگر باقی دن سے گھر کیا جب بنا ہے যখন বর্ষা আসে পানি প্রভাবিত হয় বন্যা হয় মানুষের ঘর বাড়ি এসে ভেসে যায় কিন্তু আল্লাহ তালা পিঁপড়ারকে এমন একটা টেকনিক এবং আর্ট দিয়েছেন যে তাদের মাটির নিচে যে তারা যে ভাষাটা বানায় সেখানে পানি প্রবেশ করে না परिंदे घोंसले बनाते हैं दरख्तों पर वो उसका क्या है उससे वो अंडे डालता है बच्चे पैदा करता है অনুরূপভাবে উনি দৃষ্টান্ত দিচ্ছেন পাখি যে জীব জানোয়ার যে তাদের জরুরতকে কত সুন্দরভাবে পুরা করে পাখি আপনার গাছের ডালের মধ্যে তারা তাদের বাসা বানায় এবং সেই বাসা ফাটা এমনভাবে বানায় সেখানে তারা ডিম করে এবং তারা সেখানে বাচ্চাকে উঠায় उस पर गर्मी सर्दी धूप बारिश कोई असर नहीं होता ایمن تھوڑا سارا بادشاہ پہ رہا ہے جاتے ڈالے ہوتے تھے گورو ٹھانڈا دھوپ بجلی کون کسی کے درد ہمیں ایک مرتبہ یورپ میں روڈ پہ ستر کر رہے تھے بڑی سخت سردی پڑی اس زمانے میں برف پڑی وہ درختوں کے پستے سخت مل چکے تھے درختوں پر کوئی پستا نہیں ڈالی ڈالی تو پتے گر گئے لیکن اس میں جو پرندوں کے گھوسلے تھے وہ بالکل انٹیکٹ ذرا ان کے اوپر کوئی اثر نہیں پڑتا تو درخت ہے ڈالیاں ہیں پتے نہیں ہیں اور گھوسلے ایسے ہی ہیں جو پرندوں نے بنائے ইউরোপে سفر کرتے تھے ہمارے سفر بائی روڈ প্রচন্ড شیت چلو এবং এত বেশি শীত ছিল যে গাছের কোনো পাতা ছিল না শুধু ডাল ছিল তো আমি সফরের মধ্যে দেখলাম ওই ডালের মধ্যে পাখিরা যে বাসাগুলো বানাইছে এরকম ভাবে বানাইছে এই প্রচন্ড শীতের মধ্যে গাছ জীর্ণ ছিন্ন হয়ে গেছে পাতা পড়ে গেছে ডাল আছে কিন্তু ওই পাখির বাসাগুলো ইনফ্যাক্ট হয়ে গেছে ये जिंदगी की जरूरतें जानवर भी समझते हैं कि अपना अपनी जिंदगी की जरूरत कैसे पूरी करें এটা বলছেন যে জিন্দিগির জরুরত জানোয়ারও বোঝে এবং সেটা কিভাবে উৎকৃষ্টভাবে পুরা করা যায় এটা জানোয়াররাও বোঝে अरब में एक दस बारह साल का लड़का ऊंट की नुकेल पकड़ के उसको लेकर चलता है दस बारह साल का लड़का है ऊंट कितना ابھی جانور ہے وہ اس لڑکے کے سر پر منہ مارے تو اس کا سر ایک روکما ہو جائے گا اونٹ کے لیے ایک لوکما مل جائے گا ملی کی طرح پھوڑ دے گا اس کو لیکن وہ اونٹ اس کے تابع ہو جاتا ہے وہ لڑکا اونٹ کو لے کے چلتا ہے اس کے پیچھے اونٹوں کی ایک لائن چلتی ہے ریگستان کا سہرا ہے وہ لڑکا کو لے کے چلتا ہے دس بارہ سال کا لڑکا ہوتا ہے کہ جو کی لائف چلتی ہے وہ اونٹ تابے ہو جاتا ہے حالانکہ وہ اتنا طاقتور جانور ہے وہ منہ مارے تو وہ لڑکے کا سر اس کا ایک لوپا بن جائے لیکن وہ اونٹ سمجھتا ہے کہ یہ میرے مالک کا لڑکا ہے وہ ہر ایک کے تابے نہیں ہوتا اس کو لے کے چلا جائے وہ اس کے سارے کیوں ہے وہ یہ سمجھتا ہے کہ یہ میرے مالک کا لڑکا ہے اور میرا مالک میری ضرورت پوری کرتا ہے میری ضرورت ہے میرا مالک پوری کرتا ہے اور یہ لڑکا جو مجھے لے کے جا رہا ہے میرے مالک کا لڑکا ہے وہ اس لیے اس کے سابے ہو جاتا ہے سیون موت سے یہ آروپ سے دس بارہ برسرے سے پہلے میرے لاگت چھوڑے چھوٹے تھا আর উঠও তার ছেলেকে তাকে অনুসরণ করতে থাকে অথচ উঠ একটা খুব শক্তিশালী প্রাণী আর এই উঠ যদি চায় ওই দশ বারো বছরের ছেলের মাথাতে এক লক্ষ্যায় খাইতে পারবে কিন্তু এটা সে করে না শুধু তাই না ওই যে উঠটা প্রথমে চলতেছে তার পিছনে আরো অনেক অনেক উঠ আছে তাকে অনুসরণ করে কেন এই জন্যই করে এই উঠ জানে যে এটা আমার মালিকের ছেলে এটা আমার মালিকের ছেলে এবং মালিক আমার জরুরত পুরা করে এই জন্যই এত শক্তিশালী উঠ একটা ছোট্ট বালককে অনুসরণ করে তার ভিতরে আছে যে আমার মালিক আমার জরুরত করে জরুরতকে পুরা করে এই জন্য আমি তার তাবে হয়ে চলি तो जरूरतों को इंसान की समझता है मुसलमान की समझता है गैर मुस्लिम की समझता है सब अपनी जरूरतें पूरी करने के लिए अपनी जान खपा रहे हैं और जानवर भी अपनी जरूरतें पूरी कर रहा है এই জন্য জরুরতের জরুর প্রয়োজনটাকে সবাই বোঝে এবং মুসলমান বোঝে জানোয়ার বোঝে গায়ের মুসলমান বোঝে এবং সেই জরুরতকে উন্নত মানে ভালো মতে পুরা করার জন্য সবাই তার জানকে লাগাইতেছে চেষ্টা করতেছে পরিশ্রম করতেছে फिर एक हद आती है कि जरूरत से निकलकर आदमी ख्वाहिश की बोकड़ी में आता है এরপরে জরুরতের পরে আরেকটু অগ্রগতি হলে যে ধাপটা আসে যে বাউন্ডারি আছে সেটা হচ্ছে খায়ের আকাঙ্ক্ষা মনোবাসনাকে পুরা করার বাউন্ডারি আছে জরুরতের পরে जरूरत लिमिटेड है लिमिटेड एक आदमी दो चार रोटी खा ले पेट भर जाता है उसके बाद बिरयानी लाओ कहते मैं खा लू तो जरूरत لمیٹڈ کپڑا ایک کپڑا پہن سکتا ہے دس کپڑے ایک مت پہن سکتا ہے تو ضرورتیں لمیٹڈ ہیں خواہش وہ انلمیٹڈ ہے ساری دنیا اسے مل جائے پھر بھی اس کی خواہش پوری نہیں ہوتی ضرورت تھی کیا لمیٹڈ একজন লোক দুইটা দুইটা রুটি খেয়ে খাইছে পেট ভরে গেছে এরপরে বিরিয়ানি নিয়ে আসে বলে ভাই আমি তো খেয়েছি একজন লোক একটা কাপড় পরছে তার তো একসাথে দশ বারোটা কাপড় পরার প্রয়োজন নাই তার প্রয়োজন জন্য একটাই যথেষ্ট এই জন্য জরুরত যেটা প্রয়োজন যেটা মানুষের এটা সীমাবদ্ধ লিমিটেড কিন্তু খায়সান এটা অসীম আনলিমিটেড सौ कमरे सौ म- कमरे का महल हो تو رات آدمی کتنے کمرے میں گزارے گا وہ تھوڑی تھوڑی دیر سو کمروں میں رات گزرے گا کیا رات اس گزرے گی تو رات وہ پڑ گیا سو گیا رات ہو گئی پھر صبح اٹھے گا تو کتنے کمروں میں رات گزرے گی ایک کمرے لیکن خواہش سو کمرے بنا کے بھی پوری نہیں ہوتی ہوگی ایسے کمرہ پرساد بنا ہے যে রাত্রিবেলা সে এক একটা কামরার মধ্যে অল্প অল্প করে রাত গুজারাবে তার রাত গুজারের জন্য তো একটা কামরাই যথেষ্ট কিন্তু তাকে তার খায়েশ অন্তরের খায়েশ তাকে একশো কামরা বানানোর জন্য উদ্বুদ্ধ করছে के लिए गाड़ी है लेकिन जब वो उससे अच्छी गाड़ी देखता है तो कहता है वो ये नहीं ये होना चाहिए বলেন যে মানুষের যানবাহনের জন্য জরুরতের জন্য একটা গাড়ির দরকার হয় কিন্তু যখন তার গাড়িতে যে কোনো উন্নত গাড়ি দেখে তো তখন তার ওই আকাঙ্ক্ষা ওইদিকে চলে যায় না না আমার তো এটা চেয়ে ওটা অনেক ভালো ওইটা প্রয়োজন अपने मकान से अच्छा मकान देखे आदमी तो कहते हैं भाई घर तो ऐसा होना चाहिए যখন কোনো ব্যক্তি নিজের বাড়ি থেকে আরো উন্নত বাড়ি দেখে তো দিলের মধ্যে তার ওই আকাঙ্ক্ষা প্রচলিত হয়ে ওঠে যে আমার তো এরকম বাড়ির দরকার तो خواہشیں اسلام کے اندر اٹھتی ہیں ایک نوجوان مجھ سے کہنے لگا کہ صاحب سمندر میں کیا لہریں اٹھتی ہوں گی اس سے زیادہ لہریں ہمارے سینے میں دل میں اٹھتی ہیں جو نا بنے منشی خواہشات منوشر سینے ہوتے تھا بولے کہ ایک جن نوجوان آئیے مجھے بول رہا ہوں صاحب সমুদ্রের মধ্যে কি উঠে কি ঢেউ তার চেয়ে তো বেশি ঢেউ খায়সাতের ঢেউ আমার দিলের মধ্যে ওঠে समंदर में लहरें कम उठती हैं हमारे सीने में ख्वाहिशें उससे ज्यादा उठती हैं সমুদ্রের মধ্যে যে ঢেউ ওঠে সেটা তো কম তার চেয়ে তো আমাদের খায়সা যে ঢেউ আমাদের অন্তরের মধ্যে এর চেয়ে তো বেশি ওঠে लेकिन ख्वाहिश किसी की पूरी नहीं होती কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির খায়েশ পুরো হয় না دنیا کو اللہ نے خواہش پورا کرنے کے لیے بنایا ہی نہیں ہے دنیا کے اللہ تعالیٰ خواہش پورا کرا جائے گا ہی بنائے گی ضرورت پوری ہو جائے گی لیکن تو ضرورت پورا ہو جائے وہ ہر ایک کی پوری کرے گا اللہ دیکھو خود سے ایک ویکتی ضرورت کے اللہ تعالیٰ پورا کرے دے لیکن خواہش کسی کی پوری نہیں ہوگی ہوتی خواہش کاروں پورا ہوگا آج تک دنیا میں کوئی ایسا آدمی نہیں آیا جس کی سب خواہشیں پوری ہوئی ہو اور وہ دنیا سے گیا ہو آج کچھ کو دیکھتی دنیا سے رکم آشن نہیں اس کو خواہشات پورا ہو جائے تو آپ کو بنیاد چاہیے حضور صلی اللہ علیہ وسلم فرماتے ہیں کہ انسان کی خواہش کو قبر کی مٹی پوری کرے گی جب اسے دفن کریں گے پھر کچھ دنوں کے بعد اس کا پیٹ پھٹے گا سب سے پہلے آپ کا پیٹ پھٹتا ہے پھر وہ قبر کی مٹی پیٹ میں جائے گی تو اس کی خواہش پوری ہوگی رسول پاک صلی اللہ علیہ وسلم فرمات যে মানুষের খায়েশ কখনো পুরা হবে না মানুষের খায়েশ তখনই পুরা হবে যখন সে কবরে যাবে এবং কবরের মধ্যে তাকে রাখার পরে সবচেয়ে প্রথম তার পেট ফাটে কবরের মাটি যখন তার পেটের মধ্যে যাবে তখন তার সমস্ত খায়েশ পুরা হবে मशहूर किस्सा है सिकंदर का উনি যে একটা বেশ ভালো একটা মশহুর মানে বিখ্যাত কিসা আছে ঘটনা আছে সেকেন্ডার বাদশাহ कौन सिकंदर वो हमारी गली में एक लड़का रहता है کیا کو کہتی رہتی سکندر سکندر وہ سکندر وہ بھی سکندر یہ دنیا میں پتہ کرنے کے لیے نکلا تھا انہیں بولتے سر کون سکندر ہمارا باڑی پاس ہے جو لوگ کا سکندر بچہ سکندر نام سکندر اور مارٹا کے سکندر سکندر صحیح سکندر نہ نہ نا ادھر صحیح سکندر لیکن سارا دنیا کے ریجوائے کو سکتا تو کتنی تیاری کر کے چلا ہو لوگ کسی گروہ کو پروسیس نہیں ہے سوچتے لوگ راستے کے سب پتہ کرتے ہوئے چلا এবং রাস্তাতে যখন সে অতিক্রম করতেছিল প্রত্যেকটা দেশ সে বিজয় করে আগে বাড়তেছিল पंजाब तक आया এবং আমাদের এই উপমহাদেশের পাঞ্জাব পর্যন্ত আসে वहां है उसका मुल्क मैक्सिडोनिया वो मैक्सिडोनिया उसकी उर्दू किताबों में मकसूदिया लिखते हैं तो वहां उसका मुल्क अभी अल्लाह का बदल है तबलीग वहां भी पहुंच गई जमात वहां भी पहुंच गई ابھی ایک دن سال پہلے چھ آٹھ مہینے پہلے ایک سال پہلے سکندر کے گاؤں میں مکسوریا میں یورپ کا جوڑ ہوا اور یورپ کے بتیس ملک ہوا میکسیڈونیا میں سکندر کے گاؤں میں جمع ہوئے سکندر بادشاہ বাদশাহ কোথার شروع ہو উনি শুরু جنم بھومی জন্মভূমি ছিল মেক্সিডোনিয়া جنہیں یوروپ একটা দেশ সেখান کے انہیں তার এই অভিযাত্রাকে শুরু করছে আল্লাহ শুকর মেহমান বলতেছেন যে ইউরোপের এই দেশে পূর্ব ইউরোপের এই দেশে তবলিগালা পৌঁছাই গেছে এক বছর আগে এক দেড় বছর আগে ওই ওই সেকেন্ডারের যে গ্রাম মেক্সিডোনিয়াতে ওইখানে পুরা ইউরোপের মশরা ছিল এবং ইউরোপ থেকে বত্রিশটা দেশে পুরাতন সাথীরা সেখানে একত্রিত হয়েছে তো সেই শহর থেকে সেকেন্দার বাদশাহ তার এই অভিযান শুরু করছেন এবং পাঞ্জাব পর্যন্ত ওই ইউরোপের পূর্ব ইউরোপের দেশ সেখান থেকে পাঞ্জাব পর্যন্ত পৌঁছাইছেন तो निकला था पूरी दुनिया फतह करने तो पूरा हिंदुस्तान भी नहीं फतह कर सका উনি তো নিয়োগ করছেন যে সারা দুনিয়া বিজয় করবেন কিন্তু পুরা হিন্দুস্তান বিজয় করতে পারেননি उसकी फौज थक गई এবং এই এখানে পৌঁছানোর পরে ওনার সেনাবাহিনীরা ক্লান্ত হয়ে গেছে रोज रोज मार्च करना रोज जंग लड़ना প্রতিদিন মার্চ করা প্রতিদিন যুদ্ধ করা कोई पैदल जमात नहीं के पैदल चल के जाके मस्जिद में सो गए এটা এরকম আমাদের তবলিগের পায়দল জামাতের মতন না যে পায়দল সফর করে মসজিদে যা সব শুয়ে পড়লো सफर करो फिर जाके देख लड़ो হ্যাঁ পায়দল সফর করতে সামনে যে আবার যুদ্ধ শুরু হয়েছে तो फौज थक गई তো ওনার সৈন্য যা ছিল তারা সবাই ক্লান্ত হয়ে গেছে कि हमें घर याद आ रहा है এখন সৈন্যরা বলা শুরু করছে তাকে যে আমাদের ঘর ইয়াদ আসছে বাড়ি ঘর মনে আসতেছে अब वो वापस जाते हैं আমরা ফিরে যাব तो जब फौज तैयार नहीं है आगे बढ़ने मार्च करने तो ये सिकंदर अकेला क्या करेगा वो भी मजबूर हो गया वापस चला তো যখন আর অধীনস্থ সৈন্যরাই যুদ্ধের জন্য আগে বাড়ার জন্য তৈয়ার না তো সেকেন্ডার বাসে একটা কিভাবে আগাবে তো সে নেতা করছে দেশে ফিরে যাওয়ার জন্য তো খাহিশ পুরি হুই নেই হুই তো সেকেন্ডার মাস্টার যে মানে সারা দুনিয়া জয় করার যে খাহিস ছিল সেটা কি পুরা হচ্ছে ওয়াপাসিমে মৌতাই যখন ফিরতি ছিলেন তখন তার মৌত আছে আমি নেই পৌঁছা মত আগে এখনো তার মানে দেশে মৌত পৌঁছানি রাস্তার মধ্যে তার মৌত আছে ও সমঝদার থাকো বড় সমজদার ব্যক্তি ছিলেন বুঝবার ব্যক্তি ছিলেন বহুত পড়া এবং অনেক লেখাপড়ালো লোক ছিল আর ایڈمیشنوں کا استاد چلو تو سمجھ گیا کہ موت آ گئی ہے مجھے کلا انتظام موت ہے لیکن اس کی دوسری خواہش انتظار آواز نے خواہش کیا دنیا پتا کرنا وہ نہیں پوری اب دوسری خواہش ہے کہ گاؤں میں جا کے مرنا کہ میں پردیش میں مر رہا ہوں تو ان کی خواہش یہ تھی کہ میں گاؤں جا کے مروں موت تو آنا ہے ان سے کوئی بچ نہیں سکتا لیکن میں وطن میں جا کے مرنا چاہتا ہوں میں پردیش سے مر رہا ہوں نے فوج میں اعلان کیا اعلان کرایا کہہ رہے کوئی ہے جو میری اتنی زندگی مجھے دے دے میری موت پر اتنا ڈیفر کر دے دور کر دے اور مجھے اتنی دے دے کہ میں وطن جا کے مر جاؤں ارے کوئی ہے فوج ہے کوئی اگر کوئی مجھے اتنے دنوں کی زندگی دے دے کہ جتنے دنوں میں میں گاؤں پہنچ کے مر جاؤں تو میں اسے اس کے بدلے میں میری پوری دولت دینے کے لیے تیار ہوں میری پوری دولت میں دینے کے لیے تیار ہوں کتنی بڑی دولت سکندر کی دولت کتنے بادشاہوں کو شکست دی کوئی فوج اس کے سامنے ٹک سکی کسی کوئی فوج اس کے سامنے ٹک نہیں سکی بڑی بڑی فوجوں کو ٹکے تھی بڑے بڑے بادشاہوں کو ان کے تختوں سے اتارا ان کے ہزاروں سال کے باپ دادا کسر دادا جمع کیے ہوئے خزانے وہ سب کندر کے ہو گئے وہ کہتا ہے یہ سب لے لو مجھے کتنے دنوں کی زندگی لے لو کیا وطن جا کے بڑھ جاؤ তো সেকেন্ডের মাস্টার যেটা প্রথম আশঙ্কায় ছিল সে সারাদিনে বিজয় করবে সেটা তার হল না তার সাথে তো বলছেন ফিরে যাওয়ার জন্য যখন ফিরে আসছে তখন তার মৌন কাছে আসছে খুব সমজদার দেখতে ছিল বুঝতে পারছে তার মৌন হবে তো তার দ্বিতীয় হায়স তখন দিনের মধ্যে উঠছে সেটা কি যে আমি যেন আমার মৌনটা আমার এলাকায় যায় আমার তো তার ফৌজকে ডেকেছে বলতে কেউ কি তোমাদের মধ্যে এরকম আগ্রহ যে আমার মৃত্যুটাকে এতটুকু শিক্ষায় দেয় যে আমার মৃত্যুটা আমার দেশে যায় আমার আর মৃত্যুটা এতটুকু নিয়ন্ত্রণ ডেফার্ট করে দেয় শেষ কিন্তু এর বিনিময়ে আমি তা আমার সমস্ত দৌলত তাকে দিয়ে দেব আমাদের কেন্দ্রার বাচ্চায় দৌলত কম দৌলত ছিল না তার সেনাবাহিনী এরকম এরকম দক্ষ ছিল কোন বড় বড় সেনা সৈন্য তার সামনে ঘুরাইতে পারত না কত রাত প্রাসাদ কত ধন দৌলত সেই অল্প সময়ের মধ্যে বিজয় করে তার পায়ের নিচে নিয়ে আসবে এই সমস্ত সম্পদকে দিতে তিনি তৈয়ার ছিলেন শুধু এতটুকুনি অবকাশ চাচ্ছিলেন তার মৃত্যুটা ভিন্ন ভূমিতে না হয়ে তার দেশের মুক্ত হওয়ার ये दूसरी ख्वाहिश वजन में मरना लेकिन पूरी नहीं हुई मर गया এটা তার দ্বিতীয় খায়ের ছিল নিজের ڈبا بناتے ہیں اور ڈبے میں رکھتے ہیں میت کو دفاع نہیں کرتے ہمارے یہاں تو کر بیٹھتے ہیں نا تو اس کے ہاتھ ڈبے میں رکھتے ہیں تو دونوں ہاتھ باہر سے تو درباریوں نے پوچھا ایسی یہ کو پوچھتے نہیں کہ آپ کیوں کر رہے ہیں اس جگہ دنیا دیکھ لے تو اتنا بڑا دنیا فتح کرنے والا بڑی بڑی فوجوں کو شکست دینے والا بادشاہوں کے خزانے उनका मालिक वो दुनिया से क्या ले जा रहा है दुनिया देख ले एक बरस ये इतना बड़ा सिकंदर दुनिया से क्या ले जा रहा है তো ওনার যখন মৃত্যু হয়ে গেছে তো তখন উনি ওসিয়ত করতেন যে আমাকে যখন আহ, দাফন মানে আমাকে দাফন করার সময় আমার হাত দুটো বাহিরে রাখবা তো খ্রিস্টানরা সাধারণ- সাধারণত যখন কারো মৃত্যু হয়ে যায় একটা কাঠের বক্সের মধ্যে ঢুকায় তাকে দাফন করে আমরা যেমন কাপড় দিয়ে আবৃত করে দাফন করি তো তার দরবারের লোকজন জিজ্ঞাসা করছেন যে এত বড় বাচ্চা আপনি এটা কি ওসিরত করতেছেন হাত বাইরে রাখার জন্য এরকম তো কেউ বলে না তো তখন সেকেন্ডার বাচ্চা এই কথা বললেন যে আমি এই জন্যই আমার হাত দুটা বাইরে রাখার জন্য ওসিরত করতেছি সারা দুনিয়া দেখে যে সেকেন্ডার বাদশাহ যে সারা দুনিয়া বিজয় করছে এবং যার সামনে কোন সৈন্যদল টিকতে পারত না সে আজকে খালি হাতে দুনিয়া থেকে যাচ্ছে এই ইমরত এই সিদ্ধান্ত দেখানোর জন্য আমি ওই ওসিয়ত করে যাচ্ছি हमारा एक वो उर्दू का शायर उर्दू शायर बड़े तो होते हैं तो वो कहता है लाया बच्चा सिकंदर दुनिया से ले गया क्या لایا کیا سکندر دنیا سے لے گیا کیا پھر دونوں ہاتھ خالی باہر کفن سے نکلے وہ کہتا ہے جب وہ دنیا میں آیا لایا جب وہ دنیا میں آیا کیا لایا خالی ہاتھ آیا کیا لے گیا دنیا سے خالی ہاتھ گیا لایا بچہ سکندر دنیا سے لے گیا کیا پھر دونوں ہاتھ خالی باہر کفن سے نکلے खाली हाथ आया खाली हाथ से तो ख्वाहिशें बड़े से बड़ों की भी पूरी हो তিনি বলতেছেন যে আহ, আমাদের উর্দুতে একটা ইয়ে আছে কি বলে এটাকে আহ, শের আছে সেটা হচ্ছে যে সেকেন্দার বাদশাহ আসছে দুনিয়াতে কিভাবে খালি হাতে আর সে দুনিয়া থেকে যাওয়ার পরে সে খালি হাতে চলে গেছে এবং খালি হাতে আসছে এবং খালি হাতে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই কথা এই কথা বলতে চাচ্ছেন যে কারুর বড় থেকে বড় ছোট থেকে ছোট কারুর এই খায়সা দুনিয়াতে পুরো হয় না तो ख्वाहिशों के पीछे जब आदमी पड़ता है तो हाय हाय हाय हाय करते करके मर जाते हैं তো এই খায়সাতের পিছনে যখন মানুষ পড়ে তো এই এই খায়সাত পুরো করার এক হায় হায়ের মধ্যে আর এই এক প্রতিযোগিতার মধ্যে পড়ে পড়ে দৌড়াইতে দৌড়াইতে সে মরে যায় तो ये दो बातें हुई एक जरूरत वो तो अल्लाह सबकी पूरी करता है दूसरे ख्वाहिश वो किसी की नहीं पूरी हुई बादशाहों की भी पूरी नहीं हुई উনি বলেন তাহলে আমার দুইটা কথা হলো একটা হচ্ছে মানুষের জরুরত এটা তো আল্লাহ প্রত্যেক ব্যক্তির জরুরতকে পুরা করে আর দ্বিতীয় জিনিস হচ্ছে মানুষের খায়সাত এই খায়সাত কোনোদিন পুরো হবে না এবং কোনো ব্যক্তি দুনিয়াতে খায়সাত পুরা করে দিতে পারবে না চাইতে বাদশাহ হোক تیسری بات ہے زندگی کا مقصد مقصد کیا ہے جن ہوتے زندگی مقصد ادش جنہوں نے ادیش کی اسی کو سمجھانے کے لیے اللہ نے نبی بھیجی زندگی مقصد کے بجنے جو نہیں اللہ تعالیٰ نوبی کے یہ ملے کہ انسان زندگی کے مقصد کو یا جانتا نہیں ہے جانتا ہے تو غفلت میں ہے دنیا کے رنگ رنگیلیاں اور دنیا کے ماحول میں وہ اپنی زندگی کے مقصد سے غافل ہے جس کے پاس ایمان کی دولت نہیں ہے اسے پتہ ہی نہیں ہے کہ زندگی کا مقصد کیا ہے اسے پوچھو مرنے کے بعد کیا ہوگا وہ کچھ پتہ نہیں اسے مرنے کے بعد کیا ہوگا جس کے پاس ایمان کی دولت نہیں ہے اسے پتہ ہی نہیں ہے کہ مرنے کے بعد کیا ہوگا زندگی ختم ہو جائے گی تو پھر کیا ہوگا ارے جب زندگی ختم ہوگی تو پھر کیا ہوگا جانتا ہی نہیں ہے مسلمان جانتا ہے لیکن حالات اس کو غافل بنا دیتے ہیں غفلت میں یہ جو تعالیٰ امبیا صلاح السلام کے پاس ہے امبیا صلاح السلام دنیا کے ایسے معاملے کی زندگی مقصد کی گزارنے کی طرح کرتے ہیں مسلمان سب نے زندگی مقصد حساب سے کنتو دنیا چاہتی ہو اور دنیا تھوڑے ہو تاکہ یہ پورے تاکہ مقصد کے بلائے رکھ سکتے আর সে যার কাছে ইমান নাই যার সামনে আখেরাত নাই তার তো সামনে কোনো মকসদই নাই সে বলতেই পারে না যে মরার পরে কি হবে তো এই জিনিসটি বোঝানোর জন্য আল্লাহ তারা যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন तो जाहिल गाफिल जाहिल जानता नहीं गाफिल मुसलमान जाहिल नहीं है मुसलमान मुसलमान जाहिल नहीं है वो गाफिल है माहौल से गाफिल है তো দুই জিনিস একটা হচ্ছে জাহের মানে অজ্ঞ সে জানেই না জিন্দগির মকসদ কি মৌদের পরে কি হবে আর একটা হচ্ছে গাফেল গাফেল হচ্ছে সে জানে কিন্তু এর থেকে সে গাফলতের মধ্যে পড়ে আছে आप गांव से ये पूरे बांग्लादेश के हैं تو گاؤں سے کسی کو بھیجتے ہیں بھائی ڈاکہ جاؤ وہاں جا کر ڈاکٹر سے اپائنٹمنٹ لے کے آؤ لڑکے کو یونیورسٹی میں داخل کرنا ہے تو دیکھ کر آؤ کہاں داخل کریں گے کیا کنڈیشن ہے اس کے کتنے پیسے لگتے ہیں تو وہ واپس آتا ہے تو سب سے پہلے کیا پوچھتے ہیں کہ جس کام کے لگے تھے وہ کیا ہوا ڈاکٹر کا اپائنٹمنٹ ملا یونیورسٹی میں بچے کو ایڈمیشن ملا وہ بولتا ہے میں کیا رمنا پارک دیکھ کے آیا میں ایئرپورٹ دیکھ کے آیا اور کیا آپ کا مشہور ہوا ہے ڈھاکہ جی۔ میں گھومنے کے جگہ کیا مشہور ہے ہاں؟ لال کیا بول رہا ہے گا وہ سب دیکھ کے آیا تو آپ کیا بولتے ہیں ارے بھائی وہ سب چھوڑو جس کام کے لیے گئے تھے وہ کیا ہوا اپائنٹمنٹ ملا ڈاکٹر کا بچے کے ایڈمیشن کا سب کچھ معلوم ہوا جب جس کام کے لیے تم گئے تھے وہ کر کے آئے گے وہ تو نہیں وہ تو نہیں کیا بڑے بڑے کام کیا تو اللہ پاک سے پوچھتے ہیں کہ جس کام کے لیے دنیا میں بھیجا تھا وہ کر کے آئے کہ نہیں آئے یہی خبر کے سوال ہے اور یہی ہنڈر کے سوال ہے উনি একটা দৃষ্টান্ত দিচ্ছেন মহাজন মেহমান যে আমরা বাংলাদেশে নাম দিয়ে কোনো ব্যক্তিকে আপনি পাঠিয়েছেন বা কোনো মানুষের শহর কোনো ব্যক্তি এবারে তুমি ঢাকা যাও কোনো বড় ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন অথবা আপনি অন্য কোনো কাজ দিয়ে পাঠিয়েছেন তুমি যাও বিশ্ববিদ্যালয়ের ছেলের ভর্তির জন্য একটা ব্যবস্থা করে আসো সে ঢাকা শহরে আসে তার অর্পিত দায়িত্বকে ভুলে যায় সে ঢাকা শহরের রমনা পার্ক দেখবে তারপরে আপনার চিড়িয়াখানা দেখতে বা আরো যে সমস্ত জায়গা আছে দেখে আসবে এখন সে যখন ফিরে যাবে তার যে তাকে পাঠিয়েছে তার কাছে মহোৎসবে তো তাকে সে যে জিজ্ঞাসা করবে যে তোমাকে যে জন্য পাঠাইছিলাম ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়ার জন্য তুমি কি সে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো সে বলুন সে কি যদি এই কথা বলে যে না এটা তো নেই কিন্তু বড় বড় জায়গায় দেখে আসবে তখন তার লোক তাই কি বলবে অনুরূপভাবে আল্লাহ তারা কবরের মধ্যে এবং হাসরের ময়দানে প্রথমে এই কথাই জিজ্ঞাসা করবেন তোমাকে যে জন্য পাঠানো হয়েছিল তুমি কতটুকু সেটা করে আসো میں نے تم کو دنیا میں بغیر مقصد کے بھیجا ہے تمہارا دنیا میں آنے کا کوئی مقصد نہیں ہے آبد کہتے ہیں عربی میں بے مقصد چیز اس کا کوئی مقصد نہیں تو اللہ تعالیٰ کہتے ہیں کیا تمہارا دنیا میں آنا بغیر مقصد کے ہے نہیں ایک مقصد کے لیے بھیجا ہے واپس آؤ گے تو پوچھیں گے کہ جس مقصد کے لیے گئے تھے وہ ہوا پورا نہیں ہوا جن اللہ تعالیٰ قرآن پاکر مدد فرمان جات موٹامٹی سارمر پہ رکھو جی اللہ تعالیٰ جیسا کرو گے যে আমি কি তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম কোনো মাথা দিহীন উদ্দেশ্যবিহীনভাবে تودیشتی چھڑا الگ الگ بات بھی تھے ادشتی الگ الگ باندھ کے دنیا سے بانٹے کہ ادرے اندر کے پہ چیزیں سبق سے جباب سے تو مقصد کیا ہے مقصد کی مقصد یہ ہے کہ دنیا حالات کا گھر ہے حالات کا گھر ہے جہاں خوشی بھی ہے غم بھی ہے صحت بھی ہے بیماری بھی ہے رات بھی ہے پھر دن بھی ہے دنیا حالات کا گھر ہے اللہ ہر انسان کو حالات سے گزارتے ہیں اور اس کا امتحان لیتے ہیں اللہ تعالیٰ فرماتے ہیں قرآن کریم میں اللہ جی خلق موت اور حیات الکمان یو کو مائیوں کو آسن معاملہ ہم نے موت و حیات کی ہے تمہارے امتحان کے لیے تو دنیا امتحان کا گھر ہے ہر انسان دنیا میں امتحان دینے آیا ہے इम्तिहान लेने वाला अल्लाह इम्तिहान देने वाला बंदा इम्तिहान का जमाना जिंदगी जिंदगी शुरू इम्तिहान शुरू जिंदगी खत्म इम्तिहान खत्म সেই জন্য আল্লাহ তালা এই মাসাজটা কি মাসাজটার ব্যাখ্যায় মেহমান বলছেন যে আল্লাহ তালা দুনিয়াকে হালাতের ঘর বানাইছেন অবস্থার ঘর এখানে কখনো সুখ কখনো দুঃখ এখানে কখনো রাত কখনো এখানে দিন তো এই হালাতের ভিতর দিয়ে মানুষ গুজরায় আর আল্লাহ তালা এই সঙ্গেই কথা বলছেন যে আমি তোমাদেরকে জীবন এবং মৌত দিয়েছি এটা দেখার জন্য তোমরা কি আমল করে আসো তো দুনিয়াকে আল্লাহ তালা বানিয়েছেন পরীক্ষার ঘর মানুষ এখানে হালাতের ভিতরে পরীক্ষা দিয়ে গুজরাবে পরীক্ষককে আল্লাহ পরীক্ষা দিবে কে বান্দা কোথায় দুনিয়ার যদি دنیا کی زندگی سر پوری جائے گا تو معلوم دنیا سے آرستی کی گزراتی چلے گی سر بات کر ہم دنیا میں امتحان کے لیے آئے تو دنیا سے اپنا آرتی امتحانیں چنو پوری چنو جیسے آپ کو ماشاء اللہ تو ہم پڑھنے پڑھانے والے ہیں تو امتحان ہر بچے کا امتحان لیتے ہیں جو اچھا پڑتا ہے اس کا بھی لیتے ہیں جو کم پڑتا ہے اس کا بھی لیتے ہیں ہر ایک کو امتحان سے گزرنا پڑتا ہے کوئی امتحان سے گزرے بغیر آگے نہیں جا سکتا کیا بنگلہ دیکھنا ہے بگری بھارت کا امتحان سے جانا پڑتا ہے تو اللہ ہر بچے کو امتحان سے گزارتا ہے نبیوں کو امتحان سے گزارا نبیوں کو রবি মমিতা ভাই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই পরীক্ষার জায়গা দুনিয়া পরীক্ষার ঘর আপনারা তো এই সমস্ত ব্যক্তি যারা পরীক্ষা নেন এবং আপনারা বাচ্চাদের আপনাদের ছাত্রদের পরীক্ষা নেন আপনারা লেখাপড়ালা মানুষ আপনারা পরীক্ষা নেন এবং আপনাদের পরীক্ষা পাস না করা পর্যন্ত কোন ছাত্র আগের ক্লাসে যেতে পারে না বাংলাদেশে কি এরকম কখনো হয় যে পরীক্ষা ছাড়া উপরে উঠে দেয় ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তালা আমাদেরকে دنیا سے پاکستان ایک بڑی گھر فوری ہے وہ غریب کا بچہ ہو امیر کا بچہ ہو منسٹر کا وزیر کا بچہ ہو مالدار کا غریب کا کوئی ہو اسے امتحان سے گزرنا ہے বলে যে আপনাদের যে ছাত্র আছে ছাত্রের মধ্যে কোনো বড় মানে আমিরের বাচ্চা কোনো বড় লোকের ছেলে কোনো দরিদ্র লোকের ছেলে কোনো মিনিস্টারের ছেলে যেই হোক না কেন তাকে পরীক্ষা দিয়েই অতিক্রম করে সামনে যেতে হবে আমার डॉक्टर का बेटा हूँ मैं इंजीनियर का बेटा हूँ अरे होते होते हो गए यहाँ पे इम्तिहान दो কেউ যদি বলে আমি ডাক্তারের বেটা আমি ইঞ্জিনিয়ার বেটা বলে তুমি যাই হও না কেন এই পরীক্ষা দিয়ে সামনে যাও তো আল্লাহর নবীও ইমতিহান से गुजारा اللہ تعالیٰ نو بھی دیکھ کے ہو کہ امتحان ہے کوئی شرط کے بات بولنے وہ اب تلا ابراہم عرب ہو وہ تلا ابراہیم عرب ہو بھی کریما تب ہم نے ابراہیم کو آزمایا امتحانوں سے گزارا بولتے ہیں اللہ تعالیٰ قرآن پاٹوں میں بولتے ہیں جس کا ابراہیم کے بلامی ابراہیم کے পরীক্ষা নিয়েছে আজমায়া মানে আজমা মানে আমি পরীক্ষার বিরুদ্ধে তাকে পার করেছি এই ইমতাহানের মধ্যে তাকে উচ্ছিত হতে হয়েছিলেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাহিসাম খলিলুল্লাহ ছিলেন আল্লাহ রে দোষ পুকারা আল্লাহ তালা ওনাকে তার দোষ বলতেন ফরিস্তা সে কেতে যে জমিন পর মেরে দোষ কোন আল্লাহ তালা তার ফেরস্তাদের মধ্যে বলেছেন যে জমিনের বুকে আমার দোষ কে اللہ تعالیٰ بتانے کی دراہی اور تو بھی امتحانوں سے بتایا یہ رکھوں ایکچوئل اونچا نوبیلوں پر دنیا امتحان کا گھر ہے দুনিয়া হয়েছে دنیا ঘর اللہ نبیوں کو بھیج کر سکتے ہیں یہ مزے اڑانے کی جگہ نہیں ہے خواہش پوری کرنے کی جگہ نہیں ہے امتحان پوری کرنے کی جگہ یہ جو جنوں نوبیلے کے پاس ہے اللہ تعالیٰ کی چیز گزر سے دنیا خواہش پورا کر جائے گا نا آخر کا پورا طور جائے گا کہ امتحان ہے جائے گا پوری جائے گا امتحان کیا ہے پوری کی دنیا میں جینے کے دو راستے ہیں دنیا سے بیسی سکا چلو راستہ کوئی تیسرا راستہ نہیں ہے ایک دیکھیے اور راستہ نہیں ہر زمانے میں دو راستے ایون سب زمانے کے ایک دوا راستہ چلو ایک راستہ دنیا میں جینے کا یہ ہے کہ دنیا والوں کو دیکھ کے جیے گے ایک راستہ کی যে দুনিয়াতে আমি জীবনকে অতিবাহিত করবো জীবনকে পরিচালিত করবো দুনিয়াদেরকে দেখে দুনিয়াদের থেকে দেখে जैसे दुनिया जी रही है हम भी जिएंगे যেরকম দুনিয়ার লোক চলতেছে আমি ওইভাবে চলবো लोगों को देखेंगे वो क्या कर रहे हैं हम भी करेंगे লোককে দেখে বলে উনি এটা করতেছেন আসলে আমি এটা করবো जो जी चाहता है वो करेंगे এটা মন চায় সেটাই করবো ایک راستہ ہے لیکن یہ ہمارا راستہ نہیں ہے اس کا ایک راستہ اسے ہے راستہ نام اس کو کہتے ہیں نفسانی راستہ کہ ہے نفسانی تھا نفس کا راستہ یہ ہمارا راستہ نہیں ہے یہاں راستہ نام یہ کیا راستہ ہمارا ہمارے کون راستہ ہم نے اللہ سے ایک عہد کیا ہے ہمارا اللہ کرتے ہیں وعدہ کرتی سی آہت پوری دنیا میں آتی سب سے پہلے ہمارے کان میں آزاد کی گئی حفاظت پڑی تو دنیا سے সাথে کر کافی کرتے سب آپ ایک کرنے آزاد نہ ہو اسے ارد کرنے کام ہو جب بچہ پیدا ہوتا ہے تو اسے نہرا دھولا کر پاس کپڑوں میں لپیٹ کر کیونکہ وہ ماں کے پیٹ سے آتا ہے گندگی میں سے آتا ہے اس کو احرا دا کر اس کے ایک کام میں آزاد کرتے ہیں اور ایک کام میں ہاں، پہلا سبق ہے فسٹ لیسن آف دا لائف सबसे पहला जिंदगी का सबक क्या है हमारा अजान और अजान क्या है वो दस्तूर है जीने का दस्तूर देखो तुम इस दुनिया में यूं जीना है তিনি বলতেছেন যে এটা আমাদের প্রথম সবক যে দুনিয়াতে কোনো বাচ্চা পয়দা হওয়ার পরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাদা কাপড় দিয়ে মোড়ায় প্রথমে কি করা হয় তার এক কানে আজান দেওয়া হয় আর এক কানে আকামত দেওয়া হয় আজান কেন দেওয়া হয় আজান দিয়ে তাকে এই জিনিস বলা হয়েছে যে এই আজান হচ্ছে তোমার জীবনকে অতিবাহিত করার রাস্তা এটা আজান কি জীবন পরিচালনার গাইডলাইন दस्तूर দস্তুর जीने मुसलमान के जीने का दस्तूर अजान है আল্লাহ তালা মুসলমানের জীবন পরিচালিত করার দস্তুর এটা अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर हमने चार मरतबा চারবার আল্লাহর বরফের কথা বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর कि दुनिया में बहुत बड़ी आवाजें आएंगी हाँ, ये डॉक्टर बड़ा ये इंजीनियर बड़ा ये फला बड़ा फला बड़ा बड़ा ही एक को है अल्लाह अकबर দুনিয়াতে যখন তুমি চলবে অনেক বড় আওয়াজ আসবে অনেক বড় কথা বলা হবে ডাক্তার বড় ইঞ্জিনিয়ার বড় অমুক বড় ও বড় কিন্তু সবচেয়ে বড় কি আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় उसी के हाथ में सब कुछ है अशद अल्लाह इलाहा इल्लल्लाह। এবং যার হাতে সবকিছু এবং আমি সাক্ষী দিচ্ছি ওই ছাড়া আর কোনো মাহবুদ নাই लोग दावे करते हैं दुनिया में आ जाओ हमारे पास तुम्हारा मसला हम हल करेंगे कोई रस मसला हल नहीं कर सकता वो अल्लाह ही हल करेगा अशद अल्लाह इलाहा লোকে বলবে যে তোমার যে কোনো সমস্যা তুমি আমার কাছে আসো আমি তোমার সমস্যার সমাধান করে দিব কিন্তু মুসলমানের জন্য বলবে যে না একমাত্র সমস্যার সমাধানের জাত এক পবিত্র আল্লাহ वो राजी हो जाए वरिजवान मिनल्लाह अकबर वो राजी हो जाए सबसे बड़ी कामयाबी है वो नाराज हो गया सबसे बड़ी नाकामी है এবং আল্লাহ তারা যদি রাজি হয়ে যান এটা সবচেয়ে বড় পাওয়া যে আল্লাহ রাজি রেদওয়ান আল্লাহ তালা সন্তুষ্টি সবচেয়ে বড় পাওয়া আর আল্লাহ তারা নারাজি সবথেকে বড় ব্যথার জিনিস সবচেয়ে আফসোসের বলা আল্লাহ খুশি ওড়ায় নারাজ ওড়ায় আমি কিভাবে বুঝতে পারবো যে আল্লাহ খুশি হয়েছে না আল্লাহ নারাজ হইতেছেন ও নজর তো আপনার পাতা গেলে একটা খুশি হয়েছে নারাজ হয় আল্লাহকে তো আমরা দেখতে পাই না আমি কিভাবে বুঝবো যে আল্লাহ রাজি আল্লাহ তোমরা অসন্তুষ্ট একে মানব আমি কিভাবে এটা মালুম করবো আশা মোহাম্মদ আর রসুল এবং এটা মালুম করার রাস্তা হচ্ছে আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ तो उनके पीछे चलो अल्लाह खुश हो जाएगा মোহাম্মদ সাল্লাহ আসলামের ক্ষেত্রে চলো আল্লাহ খুশি হয়ে যাবে फिर तुम्हारी कामयाबी है এবং এর মধ্যেই তোমার সফলতা ये पहला सबक है हमारा तुम्हारा এটাই সব প্রথম সবক প্রথম দৃষ্টান্ত আপনার এবং আমার জন্য फिर मरेंगे तो खबर में सबसे पहले यही पूछेंगे आखिरी मंजिल جب مسلمان مرتا ہے تو پھر اس کو نہلا دھلا کر کپڑوں میں پاک لپیٹ کر کیونکہ مرنے کے بعد بھی حالت خراب ہو جاتی ہے تو اسے نہلا دھلا کر پاک کپڑوں میں لپیٹ کر مسجد میں لائیں گے اس کی نماز ہم پڑھیں گے اب وہ اپنی نماز نہیں پڑھ سکتا ختم ہو گیا اب اس کی نماز ہم پڑھیں گے مواز جنازہ اور پڑھ کر کیا دعا پڑھیں گے پڑھیے نا اللہ پھر یہ ہے ہی ہے معاف کر دیں جو بھائی کی کتنا احمد بھی پڑھتے ہیں ہاں اللہ اب ہے ہے نا بھائی اللہ آپ کو بھی معاف کر دوں کو اور اس میت کو تو معاف دیں یہ معافی اب نہیں مانگ سکتا اس کے لیے ہم معافی مانگیں گے لیکن ہم لوگ اپنے لیے بھی مانگیں گے سب سے پہلے اللہ ہم اب پھر کہیں گے نا زندوں کو سب کو زندوں کو میں یہ کہ مسلمان کی زندگی شروع ہوتی ہے آزاد سے اور ختم ہوتی ہے بولو بھائی زندگی کہاں سے شروع ہوتی ہے مہرا ہوتی سب سے پہلے کیا دیتے ہیں ہزار اور مر گیا تو ہم کیا کرتے ہیں اب نماز یہ مسلمان کی زندگی ہے کہ آزاد سبق ہے زندگی گزارنے کا اور اور نماز اس کی زندگی کا ختم ہے اب اس کو باقی کیا ہمارے کرتے ہیں میرا آپ کیا کروں اللہ نے تجھے اسی مٹی سے پیدا کیا اب تجھے واپس اسی مٹی میں ملا رہے ہیں کل قیامت سے اللہ پھر تجھے اسی مٹی سے اڑا کے کھڑا کر کے تیرا حساب لے گا جیون لوگ ہیں جیون پاس سے پیدا ہو رہے سکے پانچ پڑے کپور کیے پوچھ کر کپڑتی اور پیچھے کو رہے سکے آدھن دے دیں دے یہ کوئی جب ترجیح رہ جائے তো মৃত্যু অবস্থায় মানুষের উপর বিরাট হালাত বোঝা যায় তো সেই অবস্থায় তাকে আবার পাক পরিচ্ছন্ন করে আদা কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মোড়ায় তাকে মসজিদে নিয়ে আসে সে আর নামাজ পড়তে পারে না তার নামাজ তখন আমরা পড়ি আর নামাজ পড়ে আমরা এই দোয়াই করি আমরা কাছে এটাই চাই আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন যারা জীবিত আছে এবং যে ব্যক্তি মারা গেছে তাকেও মাফ করে তো মানুষের জীবন শুরু হয় কিসের দ্বারা যে আদানের দ্বারা আর মানুষের জিন্দিগি চলার পথ যে নামাজ তার শেষ হয় নামাজের না তারপরে তাকে আবৃত করে তাকে কবরে হওয়া করা হয় সে তো নামাজ পড়তে পারে না তার তরফ থেকে তার আত্মীয় স্বজন তার মুসল্লিরা নামাজ পড়ে আর কবরে এই জন্যই রাখা হয় এখানে আল্লাহ তারা বলতেছেন এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করছি এই মাটিতে একজন ফিরে যাবা এই মাটির থেকে একদিন তোমাকে উচিত করা হবে তোমাকে উঠানো হবে হজুর একদম সাল্লাহ আলহি ওসাল্লাম ایک مرتبہ غمزدہ تھے غمگین حضرت جبرائیل آئے اور پوچھا کہ اللہ کے رسول اللہ پوچھ رہا ہے کہ میں آپ کو غمگین دیکھ رہا ہوں کیا بات ہے حالانکہ اللہ جانتا ہے کہ کیوں غمزدہ ہے لیکن تسلی دے دیں دلاسا دیں جیسے بچے کو دیں دلاسا دیتے ہیں فرمایا کہ جبرائیل مجھے اپنی امت کا غم ہے اپنی امت غم ہے کہ کل مرنے کے بعد ان کا کیا ہوگا بہت کی حضور کو لے کے گئے ایک قبرستان میں وہاں ایک خبر پر پر مارا کہ اللہ کے حکم دوڑ وہ مردہ کھڑا ہوا انتہائی خوش خوبصورت چہرہ شاش پرشاش وہ کہہ رہا تھا اللہ اللہ واشهد ان محمدا عبده ورسوله وكما ما وقف جاء وقبر ان شلعي دوسر قبر فهي وعلى جبريل وعام برمارا موٹا حیران پریشان حیران پریشان وہ کہہ رہا ہے ہائے میری بربادی ہائے میری تباہی میں تو تباہ ہو گیا برباد ہو گیا تو جب اسلام نے فرمایا واپس کر واپس کر گے تو حضور سے فرمایا کہ اللہ کے رسول اللہ علیہ وسلم یہ جس حالت کے جیئیں گے اس حال میں مریں گے اور جس حال میں مریں گے اس حال میں کل قیامت میں خبروں سے اس طرح اٹھیں گے رسول پاک صلی اللہ علیہ وسلم ایک دن کو گوکین چلے تو جنگی سے چلے তো আল্লাহ তালা সবকিছু জানেন তবুও আল্লাহ রসুলকে সম্মান প্রদর্শন করার জন্য তার প্রতি স্নেহ মমতা বাড়ার জন্য এবং আল্লাহ তালা জানতে চান আপনি কেন এত বিষণ্ন কি চিন্তায় আপনাকে এত নিমগ্ন করে রাখতেন আল্লাহ রসুল তখন জবাব দিলেন ভাই ইব্রাহিম আমি আমার উন্মতের চিন্তায় এত বিষণ্ন হয়েছি কালকে আমাদের ময়দানে আমার উপতে কি হবে আমার উপতে কি হাল হবে তো জিব্রাইল আলাহ ইসলাতাম রসুলের পাকসাল্লাহকে সঙ্গে নিয়ে মদিনার কবরস্থানে গেছেন এবং উনি আজ পাখা দিয়ে এক কবরের মধ্যে আল্লাহর হুকুমে পাখা দিয়ে বাড়ি মারছেন আর বলছেন আল্লাহর হুকুমে খাড়া হও তো ওই কবর থেকে একটা খুব সুন্দর খুব সুন্দর এক ব্যক্তি দাঁড়ায় এ কথা বলছে আশাদ আল্লাহ ইলাহ কলমা পড়তেছেন এরপরে জিব্রাইল আলাহ ইসলাতুসলাম আবার হুকুম দিচ্ছেন তুমি আল্লাহ নির্দেশে ফিরে যাও সে মাটি নিয়ে চলে তো জিব্রাইল আলাহ ইসলাতুসলাম আর একটা কবরে গেছেন সেখানে যায় উনি আবার ওনার পাখাকে মারি বলছে আল্লাহ নির্দেশে খাড়া হোক ওখানে একটা ভীষণ বিভৎস চেহারা আসছে বলতে হাই আফসোস হাই জিন্দগি বরবাদ কালো বিভৎস চেহারা রসুলের পাক সাল্লাহ সাল্লাম দেখার পরে জিব্রাইল আলাহ ইসলাম বললেন যে আল্লাহ তুমি তুমি মাটির নিচে চলে যাও আবার সে চলে যাও এরপরে জিবরাইল আলাহ ইসলাতাম বলেন ইয়ার রসুল্লাহ আপনার উন্নতির মধ্যে যারা যেভাবে জীবনকে অতিবাহিত করবে ঠিক সেরকম ভাবে সে করবে যেরকম ভাবে সে করবে সেরকম ভাবে সে খারাপ হবে حضرت عمر رضی اللہ تعالی عنہ فرماتے ہیں حضرت عمر حضور نے فرمایا کہ میرے بعد نبوت ہوتی تو اس قابل ہے کہ یہ نبی ہوتے لیکن میرے پاس نبوت نہیں ہے اس لیے نبی نہیں ہے حضرت عمر فرماتے ہیں کہ اسلام پر مرنے کی تمنا ہے تو اسلام پر جینا سیکھو حضرت عمر کا خور ہے کہ اسلام پر مرنے کی تمنا ہے تو اسلام پر جینا سیکھو اسلام پر جیو گے تو اسلام پر مرو گے حضرت عمر رضی اللہ تعالیٰ نے ایسا قول روک دی হজরত ওমর রাজিউল্লাহ কে ছিলেন হজরত ওমর রাজি আল্লাহ এমন একজন ব্যক্তি আল্লাহ রসুল ফরমান যে আমার পরে যদি কোন নবী হইত তো ওমর ইবনে খাদ্দাব নবী হইতেন নবতের সমস্ত গুণাবলী তার মধ্যে ছিলেন কিন্তু যেহেতু আমি শেষ নবী আর এরপরে আর কেউ নবী এরকম একজন ব্যক্তি হল ওমর রাজি আল্লাহ বলছেন যে কেউ যদি ইসলামের উপর মরতে চাও ইসলামকে দিনকে নিয়ে মরতে চাও তো জীবনকে অতিবাহিত করো ইসলামের উপরে যদি ইসলামের উপরে জীবন অতিবাহিত হয় তো মৌত ইসলামের উপরে হবে मुसलमान जज्बाती है वो जज्बात में आके कहता है इस्लाम पर जान दे देंगे जान दे देंगे जान दे देंगे अरे भाई जान देना तो बहुत दूर की बात है पहले इस्लाम पर जीना तो सीखो মুসলমানরা অনেক সময় খুব জজবাতি যতটি হতে খুব উৎসাহী অতি উৎসাহী বলে যে ইসলামের জন্য ধান দিয়ে দিব জান দিয়ে দিব ইসলামের জন্য জীবন উৎসর্গ করব মেহমান বলছে ঠিক আছে ভাই জান দেওয়া তো অনেক বড় কথা ইসলামের জন্য তো শুরুতে জীবন অতিবাহিত করা শেখো তারপরে জানের কথা ये है हमारे दुनिया में जीने का रास्ता এটাই হচ্ছে ভাই আমাদের দুনিয়াতে জীবনকে অতিবাহিত করার রাস্তা इम्तिहान है हर एक का এটা এমন একটা জায়গা প্রত্যেকের জন্য এটা পরীক্ষার জায়গা जो जिस हाल में है वो हाल ইমতেহানটা আনে যে অবস্থার মধ্যে আছেন এটাই হচ্ছে তার ইমতেহান গরিবটা অনুবাদ নেই আমিরটা বাল নেই একজন দরিদ্র তাকে দরিদ্রতার মধ্যে তার পরীক্ষা একজন আমির ধনী লোক তার ধর্মান্তের মধ্যে তার পরীক্ষা হুকুমত মানে না হুকুমত দেয় যারা রাষ্ট্র পরিচালনা করে হুকুমত তাদেরকে ওই হুকুমতের মধ্যে তাদের পরীক্ষা হোক মজদুর তো মজদুরি নেই আর যারা মজদুরি করে যারা শ্রমজীবী করে তাদের ওই মজদুরির মধ্যে তার পরীক্ষা হবে जो जिस हाल में है যে যে যে অবস্থার মধ্যে আছে वो हाल उसका इम्तिहान है ওই হালটাই তার জন্য পরীক্ষা दो बातें आ गई तो कामयाब যদি এই হালতের মধ্যে দুইটা জিনিস চলে আসে তো সে কামিয়াব हुक्म देखेंगे अल्लाह का এই অবস্থার ভিতরে সে দেখবে হুকুমকার আল্লাহ कि मुझे इस हाल में क्या करना है যে এই অবস্থায় যে অবস্থার মধ্যে আমি আছি এখন এই অবস্থায় কি করতে হবে और रास्ता देखेंगे हुजूर का আর এই হালের যে রাস্তা আচ্ছা আল্লাহ রসুলের রাস্তাকে দেখবেন کمیا رہے تاریخی افسر کتنی سفلتا یہ ہے بندے اللہ کے اللہ کے بندے اور امتی رسول اللہ کے حکم دیکھیں گے اللہ کا طریقہ دیکھیں گے رسول اللہ اس پر چلنے والے کا نام ہے مسلمان کہتے ہیں مسلمان دنیا میں ہر چیز کا ایک نام ہے اس کا ایک کام ہے اس کا ایک مقام ہے ڈاکٹر کسے کہتے ہیں مریض کو دیکھیں دوا لے علاج کرے باہر کسے کہتے ہیں فرق کو جائے کھیل کرے انجینئر نقشہ بنائے روڈ بنائے ڈیم بنائے کا ایک نام ہے اس کا ایک کام ہے ہمارا نام ہے مسلمان کتنا پیارا نام یہ ہماری آئیڈینٹی ہے آئیڈینٹی کون ہے مسلمان کتنا پیارا نام کس نے رکھا یہ نام کس نے رکھا بھائی اللہ کا رکھا ہمارا اپنا اپنا نام انڈیویجل نیم وہ تو ماں باپ نے رکھا دادا دادی نانا نانی ہمارا کا ایک نام مسلمان کس نے رکھا اللہ نے اور پکارا خلیل اللہ نے قرآن کریم میں ملت لندہ امی کو بھی پڑا ہندی مل لندہ امی کو سب میں آپ کو کہتے ہیں کہ نام تو اللہ نے رکھا لیکن پکارا ابراہیم علیہ السلام تو کتنا پیارا رہا نام ہے ہمارا اللہ کا رکھا ہوا ابراہیم علیہ السلام خلیل اللہ کا پکارا ہوا کام کیا ہے کام کچھ نہیں کام کچھ نہیں دو کام ہے ہمارے یہ ہمارا راستہ ہے اس پر چلنا ہے میرا مسلم بھائی یہ ہمارا مسلمان আর এটার উৎস করতে গেলে উৎস এটাই যে যে যে হালাতের মধ্যে আছি ওই হালাতের মধ্যে আমি আমার যখন আল্লাহ তালা যে গরিবের মধ্যে আছে যে সচ্ছলতার মধ্যে আছে ওই হালাতের মধ্যে যখন আমি আল্লাহ তালার হুকুমকে দেখব এবং ওই হালাতের ভিতরে আমি আল্লাহ রসুলের তরিকাকে অবলম্বন করব এটাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এটাই পরীক্ষা যেটাকে লাহ মোহাম্মদ রসুল এটা হচ্ছে এটাই হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য আর এটা হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য আর এই যে এই যে মুসলমান এই নামটা আমাদের কে দিয়েছেন যে মুসলমান আল্লাহ তালের হুকুম এবং মোহাম্মদ হাসান তরিকের যে জীবনকে অতিবাহিত করবে বলে এই নামটা আল্লাহ দিয়েছেন এই নামটা আল্লাহ তালা দিয়েছেন আমাদের যে প্রত্যেকে আলাদা আলাদা নাম এটা আমাদের বাপ্পার দেওয়া নাম কিন্তু আমাদের যে সুন্দর আমরা যে একটা উন্মতে একটা নাম মুসলমান যেটা আল্লাহ দিয়েছেন এবং এই কৃষ্টি নামটা উচ্চারণ করেছেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাহ ইসলাতাম তো উনি মেহরাল দিচ্ছেন ভাই যে প্রত্যেক ব্যক্তির একটা নাম থাকে তার সাথে তার একটা নাম থাকে যেমন একজন ডাক্তার তার একটা একটা ইস্তেমাই এটা নাম তার নামটা কি সে রুগী দেখে চিকিৎসা সেবা দেয় একজন লয়ার একজন উকিল তার কাম কি সে লুকির হিসাবে কোর্টে যায় মানে লক কেয়ার করে কি অনুরূপ ভাবে একজন মুসলমান এত সুন্দর বিহারের নাম যেটা আল্লাহ দিলেন এবং যেটা নবী তার খলিলুল্লাহ তার পবিত্র মুখকে উচ্চারণ করলেন তো এর কাম এর একটা তো কাম নাই যে আল্লাহর হুকুম এবং রসুলের তরিকার উপর চলবে আর দ্বিতীয় কাম হচ্ছে এই রাস্তায় আমার এটাই আমাদের রাস্তা ইসি কা ইমতেহান হ্যাঁ اس کی پریشان کی چار مدد ہے کہ زندگی میں ہم کون سا راستہ اختیار کرتے ہیں جانے زندگیوں بولے ہمیں کون راستہ کے اختیار رہا جو دنیا والے کر رہے ہیں وہ اختیار کرتے ہیں یا جو اللہ رسول نے بتایا وہ اختیار کرتے ہیں ذرا دنیا کے جو ہے چوتھی سے جگہ سے راستہ کے اختیار کرتے ہیں یا محمد صلی اللہ علیہ وسلم کے راستہ دکھائی دیے تھے چھ راستہ کے اختیار کرتے جو ہے وہ کرتے ہیں کہ جو اللہ رسول کرواتے ہے وہ کرتے ہیں যেটা মন চায় সেই রাস্তাকে সে ইখতিয়ার করেছে নাকি আল্লাহ এবং আল্লাহ রসুল যে রাস্তাকে বলেছে সেটাকে সে ইখতিয়ার করেছে ये हमारा इम्तिहान है এটাই আমাদের পরীক্ষা हमें इस पर आना है আমাদেরকে সবাইকে এর উপরে আসতে হবে फिर दूसरा काम दूसरा काम इस उम्मत का এবং मकसद उम्मत को इस रास्ते पर लाना है এবং দ্বিতীয় যে কাজ ভাই খুব গুরুত্বপূর্ণ একটা তো সে তার নিজের জীবনকে এভাবে চালাবে আর দ্বিতীয় যেটা কাজ সেটা অন্য মুসলমানদেরকেও এই রাস্তার উপরে সে নিয়ে আসবে तो ये मकसद है हमारी जिंदगी का এটাই আমাদের জিন্দগির মাকসাদ कि हम किस रास्ते पे जा रहे हैं আমি কোন রাস্তায় যাইতেছি तो खुद रास्ते पे आना है और उम्मत को रास्ते पर लाना है এক তো আমি নিজে সঠিক রাস্তার উপর আসা এবং এর উপর দৃঢ় থাকা আর বাকি উম্মতকে এর উপর নিয়ে আসা दूसरों को रास्ते पर लाने का काम नबियों का था অপরকে দুসরকে এই রাস্তার উপর সঠিক রাস্তার উপরে নিয়ে আসা এটা নবীদের কাম नबी इसीलिए आते थे এবং নবীরা এই জন্যই আসছেন দুনিয়াতে कि लोगों को अंधेरों से निकालना लितुखरी जन्नात मैंने गुलमात ये नूर নবীরা এই জন্যই দুনিয়াতে আসছেন যে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য नबी तो खुद होते थे रास्ते पे होते थे এবং নবীরা সঠিক রাস্তার উপর নিজে থাকতেন वो तो होते ही थे रास्ते पे ওনারা থাকতে যে আল্লাহ প্রেরণই করেছেন সঠিক রাস্তার উপরে उनका काम था दूसरों को रास्ते पर लाना এবং ওনাদের কাম ছিল এটা অপরকে ওই রাস্তার উপর নিয়ে আসা लेकिन अब कोई नया नबी नहीं आएगा যেহেতু আর কোন নতুন নবী আসবে না तो ये काम कौन करेगा সেই কাজ কে করবে जो नबी करते थे वो काम कौन करेंगे যে কাজ নবীরা করতেন নবী তো میں مختصر کرتا ہوں اب شوق میں بولتا ہوں حضور نے صحابہ کو جمع کیا میدان عرفات میں رسول پاک صلی اللہ علیہ وسلم صحابہ جن کے جمع کو رسل ماجان عرافت ہے آخری حج شیخ پہنچے لو ودا حجت الوداع حجت الوداع آپ نے صحابہ کو جمع کیا ایون سمست صحابہ جن کے اپنی رسول پاک صلی اللہ علیہ وسلم جمع کو کا مبارک میدان আরাফাতে সে পবিত্র ময়দান हज के दिनों में नौ जिलिजा को अगर कोई उस मैदान से गुजर जाए जिंदगी भर के गुना माफ এটা এমন পবিত্র ময়দান যে নয় জিরহজ তারিখে ওই ময়দান দিয়ে কোনো ব্যক্তি যদি গুজরায় যায় তো তার গুণা মাফ ऐसा मुबारक मैदान এরকম পবিত্র মাঠ ময়দান और मजमा किसका আর কা- মজমা কারা ছিলেন और बयान پوچھتا نہیں تو بیان کس کا بیان ہے تو بیان حضور کا موجودہ کام چلو صحابہ مفتی سے ہمارا جمع دقت ہے آپ کار بویا تو اس نے بیان کار لو اللہ رسول تو حضور نے پوچھا صحابہ سے خطبہ حجت خطبہ حجت اس بیان کو کہتے ہیں کیونکہ حضور اس کے دو مہینے کے بعد दुनिया से तशरीफ ले गए এবং ওখানে যে রসুলের পাক সাল্লাহ বিদায় হবে আমরা যে বলি না বাংলায় বিদায় হবে ভা- ভাষণ এবং এটা তার আখরি ভাষণ ছিল এই জন্যই যে এরপরে দুই মাস পরে আল্লাহ রসুল দুনিয়া থেকে আল্লাহ পেয়ারা হয়ে গেলেন तो आपने पूछा साहबा से क्या मैंने अल्लाह का पैगाम तुम तक पहुंचा दिया رسول পাক صلی اللہ علیہ صلاح صاحب خود আমি কি আল্লাহ তালার کہ اللہ تعالیٰ پرنام آپ کو پہنچا ہی سب نے ایک زبان ہو کر کہا کہ حضور آپ نے پیغام پہنچایا پہنچانے کا حق ادا کر دیا تو صاحبہ سوبائے کا سیکھتی سے رسول اللہ تو پہنچا نہیں پہنچنے حضور نے آسمان کی اپنی شہادت کی یہ جو کہہ رہے ہیں تو گواہ ہے تین صلی اللہ علیہ مبارک آپ کی شخص ہے آپ کی ساکھ بچا کے تین بار پھر فرمایا میں نے تم تک پہنچایا ہے میں نے تم تک پہنچایا ہے تو اللہ کا پیغام میرے پاس آیا میں نے تم تک پہنچایا ہے آگے پہنچانا تمہارا کام ہے پھر پورے اللہ رسول بولتے ہیں আমি আল্লাহ তালা পয়গম তোমাদের পর্যন্ত পৌঁছাইছি এটাকে আগে পৌঁছানো তোমাদের কাম ওলামা কেছে সবার লাখ কমের মাথা ওলামা হজর বলেন যেটা এটা প্রায় সোয়া লক্ষ সাহাবিদের মজমা ছিলেন সাহাবাখা মজমা সাহাবাদের মজমা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তো সারা ইমামে ইমামে ইমাম মালিক وہ مدینے میں پیدا ہوئے مدینے میں زندگی گزری وہیں جنت البقی میں دفن ہے تو امام مالک فرماتے ہیں کہ میں نے مکہ مدینے میں صحابہ کے قبور ان کی قبروں کی نشانیاں تلاش کی مجھے دس ہزار ملی تو سوا لاکھ تو وہاں تھے اور امام مالک بڑے امام ہیں مدینے کے امام ہیں کہتے ہیں مجھے دس ہزار کی خبروں کی نشانیاں ملی باقی کہاں گئے کہاں گئے بھائی উনি বলছিলেন যে রসুলের পাক সাল্লাহ সাল্লামের সামনে আরাফাতের ময়দানে সোয়া লক্ষ সাহাবি ছিলেন বললেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আমাদের চার ইমামদের মধ্যে একজন বড় ইমাম যিনি মদিনাতে পয়দা হয়েছেন এবং মদিনাতেই উনি জান্নাতুল দেওয়া নেই ইন্তেকাল করতেন স্থাপন করা হয়েছে উনি বলেন যে ইমাম মালিক রহমতুল্লাহ মক্কা এবং মদিনায় সাহাবিদের কবর তালাশ করছেন এবং এর উপরে লিখছেন যে মাত্র দশ হাজার সাহাবিদ কবর মক্কা এবং মদিনাতে পাওয়া যায় বাকি সাহাবারা সোয়া লক্ষর মধ্যে দশ হাজার আর বাকি সাহাবারা কোথায় গেলেন দুনিয়া বের গেছে তারা সারা দুনিয়ার আনাতে কানাচে ফিরছেন হজরত আবু অয়ুব আনসারি এক সাহাবি ছিলেন মদিনে কে মদিনে পহলে মেজবান جب حضور ہجرت کر کے آئے مکے سے ہجرت کر کے مدینہ کو تو حضور کا گھر تو مکے میں تھا مدینے میں تو گھر نہیں تھا اب ظاہر بات ہے کہ حضور کس کے گھر میں ٹھہریں گے تو مدینہ کے کس شخص کی تمنا نہیں ہوگی کہ حضور میرے گھر ٹھہرے تو مدینہ کا ہر شخص کیا کرتا تھا حضور میرے گھر ٹھہرے حضور نے فرمایا میری اوٹی کو چھوڑ دو وہ جا کے جہاں بیٹھی کے مہینے کتنے سات مہینے حضرت ابو انصاری کے گھر رہے یہ خوش نصیب صحابی اس دوران مسجد نبی بنی حجرے میں رہے حضور سات مہینے کے بعد حضرت یو انصاری کے گھر سے اپنے حجرے میں آئے حضرت ابو ایوب انصاری رضی اللہ حضرت مسا مطلب حضرت ابو آیوب انکاری موتی لال صحابی এবং তিনি রসুলের মেজবান রসুল পাক সাল্লাহ যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন তো মদিনার সমস্ত সাহাবিদের দিকের আকাঙ্ক্ষা এটা ছিল যে আল্লাহ রসুল ঘর বাড়ি ছেড়ে আসলেন আমার বাড়িতে মেহমান হোক সবাই আর্জি তামান্না পেশ করলেন আল্লাহ রসুল বললেন যে আমার এই উক্তির উপর হুকুম দেওয়া আছে এই উক্তি যেখানে যায় থামবে সেখানে আমি মেহমান হব এর উপর নির্দেশ দেওয়া আছে ওই উঠতে মদিনার অলিতে বলিতে হ্যাঁ কোথায় থামলেন হজরত আবু আইব আনসারি রাজি আল্লাহ তালার ঘরে এবং হজরত আবু আইব আনসারি রাজি আল্লাহ তালার ঘরে আল্লাহ রসুল সাত মাস ছিলেন এরপরে যখন তার এই হুজরা বানানো হইল মসজিদুল নবমীর পাশে তখন উনি ওখান থেকে ওখানে তসিদ নিয়ে আসলেন वो अबू अयूब अंसारी उनका मजार है तुर्की में এই সেই আবু আইব আনসারি তিনি মদিনার সাহাবি ওনার মাজার কোথায় তুরস্কে तुर्की তুর্কি তুর্কিতে इस्तांबुल में उनका मजार है তুর্কি যে শহর আছে ইস্তাম্বুল সেখানে ওনার মাজার हम जमात में गए थे तुर्की हम उनके मजार पर गए थे जियारत के लिए। আমি তুর্কিতে জামাতে গেছিলাম এবং আমি ওনার মাজারে জিয়ারতে গেছি जमात गई तुर्की वो भी गए তো মদিনার থেকে জামাত গেছে তুরস্কে তুর্কিতে আবু আইব আনসারি রাজি আল্লাহ তাআলা মদিনার সাহাবি উনিও তুরস্কে তশরিফ নিয়ে গেছেন। उनके बेटे बोले अब्बा आप तो बूढ़े हैं माजूर हैं हम जाते हैं তো ওনার ছেলে বলছিল আব্বা আপনি বুড়া হয়ে গেছেন এবং মাজুর হয়ে গেছেন চলাফেরা অসুবিধা আমি যাচ্ছি बाबू ये बंसारी बोले नहीं मैं तुम भी जाओ मैं भी जाता हूँ আবু আয়দা রাজি আল্লাহ তাআলা বলছেন যে বেটা তুমিও যাও আমিও যাচ্ছি वहां जाके बीमार हो गए ওখানে যাই উনি অসুস্থ হয়ে পড়ছেন अमीर लश्कर कियादत के लिए आए তো ওই লস্কর জামাতের যিনি আমির ছিলেন উনি দেখার জন্য আসছেন उनको अंदाजा हो गया कि अब ये दुनिया से जाने वाले हैं ওনার আহ, মানে উনি বুঝে ফেলাইছেন যে ওনার এখন দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে खुद अबू ये अंसारी को भी अंदाजा हो गया कि मेरे जाने का वक्त आ गया है এবং আবু আয়ব আনসারি রাজি আল্লাহ উনি অনুধাবন করছেন যে আমাকে এখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে तो अमीर साहब पूछते कैसा है তো আবুল আজম সাকি আল্লাহ রসুলের সাহায্য বলতেছেন যে আমার যদি এখানে ইন্তেকাল হয়ে যায় তো আমার মৃতদেহ আমার মায়াতকেও আল্লাহ রাস্তায় নিয়ে চল তোমার মন্দির যাও ওয়া দাফন করনা এবং তোমাদের মঞ্জিল যেখানে ওখানে যে আমাকে দাফন করো মঞ্জিল ইস্তাম্বুল ওনাদের মঞ্জিল ছিল ইস্তাম্বুল ইন্তেকাল হয়ে গেছে और वहाँ जाके दफन किया उनको इस्तंबुल में এবং এরপরে যখন ওনার ইন্তেকাল হয়ে গেছে ওনার মুসিয়ত মোতাবেক ওনাকে নিয়ে যায় ইস্তাম্বুলে দাখিল করলেন যেখানে ওনাদের মঞ্জিল ছিল দাফন করে इस्तंबुल एक ऐसा शहर है कि उसका एक कुछ हिस्सा यूरोप में है कुछ हिस्सा एशिया में है। ইস্তাম্বুল এমন একটা শহর যার কিছু অংশ ইউরোপের মধ্যে আবার কিছু অংশ এশিয়ার মধ্যে इतना दूर था वो মদিনা থেকে এটা এত দূর ছিল مجھے جائیں یہ ان کی اسے انہوں نے قربانی چالن میں دین پھیلا کہ چار سے قربانی سارا دنیا سے دین چلا آج ترکی پورا ترکی مسلمان ہے ان چاروں نے آپ کے سمست ترکی مسلمان ترکی میں تو غیر مسلم نہیں ہے تو اس کے غیر مسلمان نہیں کوئی سرکاری کام سے گیا ہو کوئی کاروبار کے لیے گیا ہو ورنہ وہ پوری قوم مسلمان ہے ترکی قوم মানে তুর্কি যে কম মানে তুর্কি যে বাসী তারা সবাই মুসলমান হ্যাঁ কেউ হয়তো চাকরির জন্য গেছে ব্যবসা গেছে তারাও মুসলমান হতে পারে কিন্তু তুর্কি বাসী যারা তুর্কি কমের লোকরা কেউ মুসলমান না तो ये उनकी कुर्बानियां हैं। এই সাহাবিদের কোরবানির বরকতে যান वो अपना काम कर गए ওনারা তো নিজেদের কাম করে গেছেন हमारी कोई जिम्मेदारी नहीं है সাহাবারা তো নিজেদের কাম করেছে আমাদের কি কোনো জিম্মাদারি নাই اور میرے بھائیوں آپ تو استاد ہو استاد ہو نبی کو اللہ نے استاد بنا کے بھیجا اور بھائی آپ کا اللہ تعالیٰ بھی بولتے ہیں ایسا بڑا سمپنی سے اپنا استاد سیکھو نبی کے اللہ تعلق سکھو کی سرمانے کے استاد کی سرمانے کی بول رہی بار سب سے لوگ بھیجیے نا ويعلمهم الكتاب والحكمة والحكمة ويعلم ويعلمهم الكتاب والحكمة ولا نبي को तो सच बना के भेजा। বলতেছেন যে আল্লাহ তালা নবীদের থেকে পাঠাইছেন তার যে আল্লাহ তালা কোরআনে আয়াত যেমন কেন আমি নবী পাঠাইছেন সেখানে এক জায়গায় বলতেছেন যে আমি নবীদেরকে পাঠাইছি আপনার শিক্ষক হিসেবে উস্তাদ হিসেবে तो भाइयों आपकी एडिशनल क्वालिफिकेशन एक तो आप एक तो मुसलमान है हर मुसलमान का काम है लेकिन तुम्हारा एडिशनल क्वालिफिकेशन ये है कि आप उस्ताद हो একটু ভাই আল্লাহ তালা আমাদেরকে তো মুসলমান হিসেবে পাঠিয়েছেন মুসলমানের কাম আছে এর চেয়ে অতিরিক্ত একটা আপনাদেরকে কোয়ালিফিকেশন বৈশিষ্ট্য দিয়েছেন যে আল্লাহ তালা আপনাদেরকে উস্তাদ শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠাইছেন বালায় নবীকে উস্তাদ বানাকে বেটা আল্লাহ তালা কত বড় সামঞ্জস্য আল্লাহ তালা নবীকেও আপনাদের প্রফেশন উস্তাদ হিসেবে বানিয়েছিলেন আর কম জাহিল কি আরো কম তো অঙ্ক ছিল জাহিল ছিল তার তো কি জাহিল সদস্য বছর ধরে তারা অঙ্কতায় নিমজ্জিত ছিল হুজুর বানায় রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়াতে তশিফ নিয়ে আসে এমন একজন উস্তাদ ছিলেন যে অঙ্ক কমকে হীরা টুকরা বানাইতেন পাথর অঙ্ক डायमंड बनाया রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম পাথরকে ডায়মন্ড বানাইছেন হীরা টুকরা বানাইছেন अल्लाह ने उनको वो नियामत देकर भेजा আল্লাহ তালা রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে এই নিয়ামত দিয়ে পাঠিয়েছিলেন वो नियामत आप तक पहुंची है আর এই নিয়ামতের ধারাবাহিকতা আল্লাহ তালা আপনাদের পর্যন্ত পৌঁছাইছেন कौम की आने वाली आने वाली नस्लें वो तुम्हारे सामने हैं। বলতেছেন যে কমের ভবিষ্যৎ প্রজন্ম বা অন্য কমের ভবিষ্যতের বাচ্চা বাচ্চারা আপনাদের হাতে আপনাদের সামনে ये कौम की दौलत तुम्हारे हाथों में है এই কমের ভবিষ্যতের দৌলত আল্লাহ তালা আপনাদের হাতে উঠে উঠাই দিয়েছেন एक स्टूडेंट का सबसे ज्यादा वक्त उसके टीचर के साथ गुजरता है একজন ছাত্র সবচেয়ে বেশি সময় তার শিক্ষকের কাছে সে उसके गुजरते हैं टीचरों के साथ একটা ছাত্র তার শিক্ষার বিশ বছর পঁচিশ বছর শিক্ষানবিশ অবস্থায় শিক্ষকদের সান্নিধ্যে সে কাটায় अगर एक बच्चा पीयूसी तक जाए तो कितने साल उसके गुजरते हैं टीचरों के साथ सेकेंडरी हायर सेकेंडरी इंटर कितने साल होते हैं सोलह साल तो सोलह साल तुम्हारे साथ है একটা ছাত্র সে যখন secondary higher secondary college university যায় তো এই কত বছর ষোলো সতেরো বছর একজন ছাত্র তার জীবনের সবচেয়ে মূল্যবান সময় শিক্ষকদের কাছে কাটায় और अगर यूनिवर्सिटी तक जाए तो बीस साल गुजरते हैं আর যদি সে বিশ্ববিদ্যালয়ে যায় তো পঁচিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর সে শিক্ষকদের কাছে যায় ये नौजवान तुम्हारे साथ हैं এই নওজোয়ান আর এই দেশের এই সম্পদ আপনাদের হাতে আপনাদের সাথে যে কম কি দৌলত হ্যাঁ এই কমের দৌলত যে কম কি আমানত হ্যাঁ এই কমের আমানত আপনাদের কাছে it's a trust in your hand এটা আপনাদের হাতে ইউর হ্যান্ড এটা সম্পদটা আপনাদের হাতে এই গভর্নমেন্ট এই নেশন এই জাতির সম্পদ আল্লাহ আপনাদের হাতে উঠাইছিলেন बेशक उसके सबक आपको पढ़ाना है নিঃসন্দেহে আপনারা আপনাদের বিষয়বস্তুগুলো পড়ান जो उनके सब्जेक्ट हैं जिसके आप टीचर हो उस्ताद हो प्रोफेसर हो लेक्चरर हो ठीक है वो पढ़ाना है उसको लेकिन लेकिन उनका रुख भी दिन की तरफ मोड़ना है নিঃসন্দেহে উনি বলতেছেন আপনারা যে বিষয় শিক্ষক প্রফেসর বা আপনারা যে শিক্ষক ওই বিষয় তো আপনারা তাদেরকে পড়াবেন এটা তো আপনাদের দায়িত্ব অর্পিত কিন্তু যেটা বিষয় যেটা এই সম্পদকে আর এই এই এই বাচ্চাদেরকে তাদের রোগ তাদের ধ্যান দিনের দিকে মোড়ানো आगे चलकर यही कौम के बड़े होंगे সামনে যাই এই ছাত্ররাই এই জাতির বড় হবে ہم نے ان کو اب ان کے سبجیکٹس تو پڑھائے لیکن ہم ان کو پلس اور پلس کیا دے سکتے ہیں ہمیں تو اوشی دے کے بس دائیں پڑھانے سے پڑھانو کنٹو پلس اترکر ہم نے یہ بچے آپ کے حوالے کر دیے ہیں جا کے بات آپ حولہ کر دیے تھے آپ کے حوالے کیے ہیں آپ ہاتھیں اٹھائی دیے تھے जो आपके अंदर होगा वो उनमें आएगा যে ধ্যান ধারণা আপনার অন্তরে থাকবে এটাই ওই বাচ্চাদের দিলে যাবে बच्चा उस्ताद की लेता है বাচ্চা যে ছাত্র যারা তারা শিক্ষক থেকে নেয় उसको वो रोल मॉडल बनाता है বাচ্চারা শিক্ষককে রোল মডেল আদর্শ আদর্শের ঠিকানা বানায় বাচ্চারা এটাকে আদর্শ হিসাবে দেখে শিক্ষককে वो अपनी जिंदगी का उसे रोल मॉडल बनाता है আপ নিজের জীবনের জন্য অনুকরণের মডেল বানায় শিক্ষককে বাচ্চারা हमें आज भी हमारे वो उस्ताद याद है जिन्होंने सेकेंडरी में और हायर सेकेंडरी में हमको पढ़ाया था वो याद है উনি বলছেন আজকেও আমার দিলের মধ্যে বাঁধে আমার মনে আছে যে কিনা আমাদের সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি যে সমস্ত শিক্ষকরা আমাকে পড়াইছেন আজকেও তাদের কথা আমার মনের মধ্যে বাঁধে یہ ٹائم ہوتا ہے آبزارو کرنے کا جب کو کرتا کرتا ہے ہے کس اپنے ٹیچر کو کرتا ہے ہائر سیکنڈری کیونکہ بوائز سے چھوٹا ایبزرو کرے نئے گرہن کرے جھوٹ سے جائے کاٹے پھر ماڈل چاہیے بھائی وہ بہت بڑی ہے ٹرسٹ ہے একটা সম্পদ ট্রাস্টি মানে না একটা সম্পদ জাতির সম্পদ আপনাদের হাতে इन बच्चों को वो सब्जेक्ट से पढ़ाना है जो आपके जिम्मे है उसके साथ साथ इनका रुख भी दीन की तरफ फेरना है এই জন্য বলছেন যে এই বাচ্চাদেরকে তো আমরা ওই সাবজেক্ট পড়াবো যে সাবজেক্টের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এর সাথে সাথে অতিরিক্ত কি এই বাচ্চাদের اسی کے ساتھ ذہن سراؤں اس کے لیے جیسے میں نے ابھی ڈیڑھ گھنٹہ بیان کیا ایسا ڈیڑھ گھنٹہ بیان کرنے کی ضرورت نہیں ہے استاد کا ایک ایک جملہ ہمارے ایک گھنٹے کے بیان سے بھی اوپر جاتا ہے میں بار بہت سے ছাত্রদের কাছে শিক্ষকরা এরকম রোল মডেল যে আমি এক ঘন্টা দেড় ঘন্টা বয়ান করছি আপনাদের এরকম বয়ান করা লাগবে না আপনাদের একটা বাক্য ছাত্রদের জন্য একটা অনুপ্রেরণা যোগাবে এবং তারা ওই দিকে ধাবিত হবে আপনাদের একটা বাক্য আমার এক ঘন্টার বয়ানে সাফল্য হবে थोड़ी टूटी फूटी बंगला मुझे आती है हाँ तो बच्चा बोलता है बाहर बोलचेन উনি বলতেছেন যেন অল্প কিছু বাংলা আমি বলতে পারি এবং তখন ছাত্ররা বলেন যে আমার স্যার এটা বলেছেন স্যার বলেছেন हाँ, हमारा साथ इनका बोलचेन बोलो ना मेरा एक्सेंट एक्सेंट तो बंगला नहीं है ना ঠিক আছে উনি বলতেছেন যে ছাত্ররা শিক্ষকের একটা ছোট শব্দকে বল কিভাবে মূল্যায়ন করে সে বলে আমার স্যার এটা বলেছেন স্যারের কত মর্যাদা তার দিনের মধ্যে तो इसका पूरा काम आपको फिक्र करना है এই জন্য বলতেছেন এই ছাত্রদের পুরা কামটা ফিকির আপনাদেরকে করতে হবে हमारे यहाँ हिंदुस्तान में सारे शहरों में जो दीन का काम उठा वो अलीगढ़ यूनिवर्सिटी वालों से उठा हमारे शहरों में जो एजुकेटेड क्लास टीचर स्टूडेंट इनमें जो काम उठा वो यूनिवर्सिटी वालों से उठा लेक्चरर्स प्रोफेसर छुट्टियों में शहरों में गए जमाते लेकर उनके जरिए से ये एजुकेटेड क्लास तमाम काम मिलेगी हिंदुस्तान और बैंगलोर नहीं हिंदुस्तान का মেহমান বলতেছে দেখেন হিন্দুস্তানের সারা শহরের মধ্যে এই যে প্রফেশনাল যারা আছে ছাত্র শিক্ষকদের মধ্যে এই দাওয়াতের কাজ দিনের কাজ যে উঠছে হিন্দুস্তানের একটা বিশ্ববিদ্যালয় আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের মেহনত পরিশ্রমের ফল এটা फिर दुनिया के मुल्कों में इन्होंने इनकी जमातों में जाकर काम उठाया এবং এই আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা শুধু হিন্দুস্তানের না সারা দুনিয়ার বিভিন্ন কোনায় কোনায় যায় তারা এই কাজ করে থাকছেন यूरोप में इंग्लैंड में अमेरिका में এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলিগড়ে ইউরোপে গেছে আমেরিকায় গেছে ইংল্যান্ডে গেছে এবং সেখানে তারা দাওয়াতের কামকে খাড়া করছে ये है अचीवमेंट এটাই ছিল আমাদের অ্যাচিভমেন্ট মানে আমাদের পাওয়া achievement মানে আমাদের অর্জন हमारी जिंदगी का क्या अचीवमेंट है what what have we achieve in our life अगर दुनिया ही है तो तो सिकंदर की तरह खाली हाथ जाएगा এবার বলতেছেন ভাই একজন শিক্ষক হিসেবে এটা আমার অ্যাচিভমেন্ট এটা আপনার অর্জন আচ্ছা আজ যদি আমার অর্জন দুনিয়ায় হয় যে আমি অনেক বড় প্রফেসর হয়ে অনেক বড় বড় ডিগ্রি শিক্ষা দিলাম দুনিয়া ধরেন তো এটা এর ফল কি সেখানকার বাচ্চা খালি হাতে গেছে কিন্তু আমার আসল অ্যাচিভমেন্টটা কি যে আমার প্রেরণায় আমার আদর্শে অনুপ্রেরিত হয়ে দুনিয়ার আনাচে কানাচে দিন প্রতিষ্ঠিত হয়েছে এটাই আমার অ্যাচিভমেন্ট दुनियादार जिन्होंने दुनिया पर जान खपाई वो हसरत करेंगे मौत के वक्त पर कि हमने जिंदगी गंवाई যারা দুনিয়াদার যারা দুনিয়ার উপরে নিজের জীবনকে খাটাইছেন দুনিয়ার উপরে জীবনকে নিঃশ্বাস করবেন ওরা হয়তো মৌতের পরে আফসোস করবে যে আমার জীবনকে কোথায় ব্যয় করছি খাহিসের উপর লাগাচ্ছি আমি আমার জীবনকে তো আমার খাইটার পিছনে লাগাচ্ছি তাদের সঙ্গে মত পাবে এবং মহতের সময় তার আফসোস হবে দুঃখ হবে আপনি আরো নৌজওয়ান দিনদার বানেঙ্গে যখন আপনাদের হাতের দ্বারা নজন তথা চিন্তার মধ্যে दीन के दाई बनेंगे দিনের দায়ী মধ্যে दुनिया से जाते हुए आप खुशी से जाओगे कि मेरे पीछे मेरा कारोबार संभाल रहा है और मेरी खबर में सौ बढ़ेगा আর যখন আপনাদের প্রচেষ্টায় নজন তথা দিনদার হবে তো দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় আপনি খুশিতে বিদায় হবেন এবং আপনার দিলের মধ্যে এটা প্রচলিত হয়ে উঠবে যে আমি দুনিয়া থেকে যাচ্ছি আমি এক বাগান সাজায় দিয়ে গেছি কবরের মধ্যে যাওয়ার পরে এই সমস্ত ছাত্রদের এই সমস্ত নজন তথা আমল আমার কবরের মধ্যে যেতে থাকবে मौलाना इलियास साहब रहमत फरमाते थे कि लोग अपनी औलाद छोड़ के जाते हैं मैं पूरी एक कौम छोड़ के जा रहा हूं মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলতেন যে লোক তার বাচ্চাকে আওলাদকে ছেড়ে যায় দুনিয়াতে যাওয়ার সময় ہم اپنا چیزن سارا چکر کے دینا محنت کام کرنا کھڑا کر گئے ہمارے بڑا اچیومنٹ بڑا چاوا کو آپ کے اندر ایک جنتا ہونا چاہیے سے یہ بچے دیندار بنے ٹھیک ہے اس کے کورسز خود ہی پڑھائیں گے آپ ہم کو تو تنخواہ ملتی ہے ہماری ذمہ داری ہے ان کو پڑھانا لیکن پلس ہم اس کو دیندار بھی بنائیں گے আপনাদের ভিতরে একটা কি বলবো ইংরেজিতে বলি আপনাদের ভিতরে একটা স্পিড এরকম একটা আকাঙ্ক্ষা একটা অভিপ্রায় থাকা দরকার যে আমাকে তো যে সাবজেক্ট দেওয়া হয়েছে এটা বিনিময়ে আমি বেতন নেই পাংখা নেই এটা তো পড়াবো কিন্তু আপনার ভিতরে একটা সূত্র স্পিড কাজ করবে যে আমার মুসিলায় কিভাবে এই ছাত্র যে আমারও যে ট্রাস সম্পদ আমাকে দেওয়া হয়েছে এরা যেন দিনের মধ্যে চলে আসে তো ভাইও আর whatever level you are primary, higher ہائر سیکنڈری whatever وٹ ایور لیول آپ کے دل میں ایک جذبہ ہونا چاہیے کہ مجھ سے میرے بچوں کو کیا ملے آپ کے بچے وہ چار لڑکے نہیں جو گھر میں ہیں آپ کے بچے یہ پوری کلاس میں آپ کے بچے صرف وہ نہیں ہیں جو آپ کے تین چار بچے گھر میں ہیں آپ کے بچے یہ پوری کلاس آپ کے بچے ہیں ہمارے بک ہے اہم کھانا ہے যে আমার এই মেহনতের দ্বারা আমাদের বাচ্চা আমার কাছ থেকে কি নিয়ে গেল আপনার বাচ্চা আপনার ঘরে যে আসেন দুইজন এটা আপনার বাচ্চা শুধু না এই পুরা ক্লাস আপনার বাচ্চা এই পুরা ছাত্র আপনার বাচ্চা আপনার দিনের মধ্যে এই এক আকাঙ্ক্ষা থাকা দরকার যে আমার দ্বারা এই বাচ্চারা দিনের থেকে ধাবিত হচ্ছে दूसरों के लिए पेरेंट्स के लिए वो तीन लड़के हैं कुछ चार लड़कियां हैं ये ये मेरा कुंबा है टीचर के लिए पूरी क्लास का कुंबा है বাবা মার জন্য তার পরিবারের ওই দুইজন বাচ্চা তিনজন মেয়ে এটা তার পরিবার কিন্তু শিক্ষকের জন্য পুরা ক্লাস তার পরিবার তার কুম্বা हमारे शहर में एक हाई स्कूल टीचर थे तो वो जब छुट्टी में जमात पे निकलते तो पूरी क्लास साथ चले जाती پوری کلاس ساتھ چلی جاتی تو میں ان سے کہتا تھا کہ بھائی سال بھر تو پڑھاتے ہی ہو یہ جتنے بھی نہیں آئیں گے یہی پڑھاؤ یہ کیا لیکن اللہ کا شکر ہے کہ پوری کلاس یعنی ان کا یو سو بلوڈ ٹو اسٹوڈینٹ لو نہیں تو چھٹیوں میں وہ ستر بار ان سے بچے لگاتے تھے وہ چلا لگاتے ہو یہ سب ان کے ساتھ اور وہ سب ٹائم بنے আমাদের ওখানে একজন শিক্ষকের উনি মেসাজ দিচ্ছেন একজন শিক্ষক ছিলেন উনি ছাত্রদের কাছে এত বেশি বিলভেড এত বেশি প্রিয় ছিলেন সারা বছর তো পড়াইতেন ছাত্রদেরকে যখন ছুটিতে উনি যখন ছুটিতে চিল্লাই যেতেন সব ছাত্ররা তার পিছনে চিল্লাই যেত শুধু চিল্লাই যায়নি বলছেন আপনাকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সারা বছর পড়াও তো আল্লাহ যায় তাদেরকে পরে এমন মেহনত করছেন প্রত্যেকটা ছাত্র তার ক্লাসে দায়ী পড়ে গেছে ये तो तमन्ना होगी आपके दिल में तो अल्लाह रास्ता दिखाएगा आपको और अल्लाह काम लेगा आपसे आदमी की जो तमन्ना होती है अल्लाह उस रास्ता दिखाता है এজন্য বলতেছেন ভাই প্রত্যেকটা শিক্ষক চাই আপনি যে পর্যায়ে আছেন সেকেন্ডারি হন প্রাইমারি হন হাই স্কুল ইউনিভার্সিটি প্রত্যেকের দিনের মধ্যে এই তামান্না থাকা দরকার যে আমার দ্বারা যেন আমাদের ছেলেদের মধ্যে দিনের অনুপ্রেরণা হয় দিনদার হয় তারা দিনের দায়ী বলে এই তামান্না তার দিনে থাকা দরকার পুরো ব্যক্তির দিনের মধ্যে যদি কোনো নেক তামান্না থাকে এই আনন্দ থাকে আকাঙ্ক্ষা থাকে আল্লাহ তার জন্য সামনে রাস্তা চলতে থাকে इसीलिए आपको जोड़ा है এই জন্যই আপনাকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে জড়া হয়েছে दुनियादारों की तमन्नाएं वो नहीं है हमारी तमन्नाएं দুনিয়াদারদের যেরকম তামান্না প্ল্যান প্রোগ্রাম ওইটা আমাদের তামান্না না ওইটা আমাদের প্ল্যান না हमारी तमन्नाएं दीन की तमन्नाएं আমাদের দিনের আমাদের তামান্না দিনের তামান্না اور سب سے بڑا آپ کو موقع ہے اپرچونٹی یو ہیو دا گریٹسٹ اپرچونٹی دیٹ از یگسٹر ہو آر دا فیوچر یور ہینڈ یور মেম্বার বলছেন এটা কত বড় একটা সুবর্ণ সুযোগ গ্রেট অপরচুনিটি যে জাতির ভবিষ্যতের সম্পদ তাদেরকে ঠিক করার দায়িত্ব আল্লাহ আপনাদের হাতে দিয়েছেন কত বড় একটা অপরচুনিটি अब मैं दो तीन बातें बोलता हूँ আমি এরপরে আর দুই তিনটা কথা বলবো আপনাদের শেষ মতে बस बयान खत्म हो गया दो तीन बातें बोलता हूँ আমি বয়ান শেষ করেছি একটু আপনাদের কাছে একটু ধৈর্য ধারণ করার জন্য বলতে চাই দুই তিনটা কথা আপনাদের কাছে একটু আলোচনা করবো একটু বসেন তারা দাঁড়ায় আছে একটু বসেন जो स्टूडेंट मोहल्लों में रहते हैं उनको अपनी मस्जिदों से जोड़ो এক নম্বরে যে সমস্ত স্টুডেন্টরা মহল্লায় থাকে আপনারা চেষ্টা করেন তাদেরকে মসজিদের সঙ্গে মহল্লার মসজিদের সঙ্গে জোড়ার জন্য তিন কাম করবে রোজ এবং এই যে জুড়বে তিনটা কাম তারা প্রতিদিন করবে ছাত্ররা থোড়িদের তালিমে ব্যাখ্যায় অল্প সময়ের জন্য তারা তালিমে বলবে আল্লাহ রসুল কি বাতে আল্লাহ এবং তার রসুলের কথা শোনা উনমে নূর হ্যাঁ ایک نور آتا ہے وہ نور کانے سے دل میں آتا ہے ایک جیسے بات کان سو میں اس کا اثر ہے امل پر ڈالتا ہے آمنے مدد تک جائے ارے بھائی سر میں سر میں وہ بھی پیٹ میں کھاتے ہیں وہ پیٹ پہ جی جب ماپا بیٹھا ٹیبلٹ کھائے ٹیبلٹ تو ماپا کھائے نہ پیٹر مدد جائے اثر کیا ہوتا ہے এবং এটার আসর এটা প্রভাব কোথায় পড়ে মাথায় পড়ে কি না हाँ, पेट- गोली पेट में गई असर क्या हुआ जहाँ दर्द है वहाँ हुआ বুঝলে মানে ট্যাবলেট তো পেটের মধ্যে গেছে কিন্তু এটার আসর কোথায় হচ্ছে মাথায় হচ্ছে तो अल्लाह ताला फरमाते हैं शिफाउल लिन्ना আল্লাহ তালা ফরমাইছেন যে যে সমস্ত মানব জাতির সেবা और तुम्हारे दिलों की शिफा है इसमें আর মানুষের পীরের সেটা এই তালিমের মধ্যে আছে তো এর কারণ হচ্ছে দিল বাদ যাচ্ছে জিন্দগি মে আমার আসে এবং এটা এই আসলে এটা যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনে কানের মাধ্যমে ফিরে যায় এবং এই একটা নূর এই নূরটা কি করে তাকে আমলের মধ্যে নিমজ্জিত করে তো তালিম না রোজানা থোড়ি দের ব্যাটে প্রত্যেক ছাত্র তালিমের মধ্যে অল্প সময়ের জন্য বসে ফের মসজিদকে জামাত মশরে কে লিয়ে ব্যাঠতি হ্যাঁ এরপরে মসজিদে জামাত কোনো এক সময় মশরের জন্য বসে उसमें जितनी देर बैठ सकता हूँ बैठे এই মাসের মধ্যে ছাত্ররা যতক্ষণ সময় বসতে পারে লম্বা না যতক্ষণ পারে ততক্ষণ বসবে हमारे यहाँ अलीगढ़ में जब मशवरा होता है तो पहले पूछते हैं, भाई स्टूडेंट्स के ऊपर ले लो ताकि इनको हम फारिश कर दें আমাদের আলিগড় বিশ্ববিদ্যালয়ে যখন মাসরা হয় তো আম- আমাদের ওখানকার প্রফেসররা বলে যে ছাত্রদের কোনো উপর থাকলে প্রথমে নিয়ে নাও এবং তাদেরকে ফারে করে দাও পড়াশোনার জন্য শুরুতে তাদের উপর নিয়ে নেয় पहले हम उन स्टूडेंट्स के ऊपर ले लेते हैं প্রথমেই মাসার শুরুতেই ছাত্রদের উপর নিয়ে নেয় जब वो हो जाता है तो हमसे कहते हैं भाई आपका स्टूडेंट्स के ऊपर हो गए अब अब आप बैठना चाहें तुम्हारे पास टाइम है बैठो नहीं तुमको जाना है पढ़ना है जाओ তো যখন ছাত্রদের উমর মাসের মধ্যে প্রথমে নিয়ে নেওয়া হয় উমর শেষ হয়ে গেলে তাদের বলা হয় যে তোমাদের যদি বসার সময় থাকে বসতে পারো আর যদি পড়াশোনা থাকে তোমরা পারে চাই পড়াশোনা করতে পারো फिर जब दिन में तुम्हारे पास टाइम हो दो दो की जोड़ियां बनाकर मोहल्ले में जो स्टूडेंट्स हैं उनसे मुलाकातें करो দ্বিতীয় কাজ কি যে তোমাদের যখন সময় হয় দুইজন দুইজন করে ছাত্র জড়ি বানায় মহল্লায় যে সমস্ত ছাত্ররা আরো ছাত্রদের জড়ি বানায় যতটুকু সময় তোমাদের মার্কেট করে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করো इस पर स्टूडेंट्स को डालना है এর উপরে আপনার মহল্লার সমস্ত ছাত্রদেরকে নিয়ে আসা ঢালাইয়ের উপরে आप जरा सा साथ दोगे वो इंशाल्लाह आगे बढ़ जाएंगे আপনারা যদি এটা একটু হাত লাগান সাথ দেন ইনশাল্লাহ ওরা আগে বাড়বে तो मोहल्ले के स्टूडेंट এক নম্বর হচ্ছে এই মহল্লার স্টুডেন্টকে তিনটা জিনিস করা तालीम मशावरा और दो दो की जोड़ी बना के स्टूडेंट्स से मुलाकातें करते हैं। তালিম মশলা আর দুজন দুজন করে জোড়া বানায় স্টুডেন্টদের সঙ্গে দেখা সাক্ষাৎ করো आवाम के लिए ढाई घंटे हैं সাধারণ মানুষের জন্য আড়াই ঘন্টা स्टूडेंट के लिए हर जगह कंसेशन है স্টুডেন্টদের জন্য সব জায়গায় কনসেশন तबलीग में भी कंसेशन है তবলিগের মধ্যেও কনসেশন तो वो जितना दे सकते हैं दे ওনারা আড়াই ঘন্টা না যতটুকু দিতে পারে ততটুকু দেবে should not affect the study তাদের জন্য পড়াশোনার কোনো এফেক্ট না হয় ক্ষতি না হয় they should be regular in the study হ্যাঁ, তাদের পড়াশোনার ব্যাপারে তারা যেন রেগুলার হয় মনোযোগী হয় थोड़ा थोड़ा ये करेंगे इंशाल्लाह अल्लाह आगे बहुत काम लेगा অল্প অল্প করে ছাত্ররা পড়া সময় দিবে আল্লাহ তালা সামনে যায় অনেক বড় কাম দিবে तो ये मोहल्ले की मस्जिद से मोहल्ले में रहने वाले जुड़े এটা হচ্ছে যে মহল্লায় যে সমস্ত ছাত্ররা আছে তাদেরকে মসজিদের সঙ্গে জুড়ে এই মেহনতটা हॉस्टलों में रहने वाले हॉस्टलों में जुड़े যারা হোস্টেলে থাকে হলে থাকে তারা হোস্টেলে এইভাবে মেহনত করে वहां जो भी नमाज की जगह हो वहां ये अमल चालू करें যেখানে নামাজের জায়গা আছে হলে হয়তো হোস্টেলে তারা সেখানে তারা এই তিন কাম চালু করে फिर महीने में एक बार दो बार जितना टाइम है जमात में निकले এরপরে মাসে একবার হোক দুইবার হোক যতক্ষণ সময় তারা দিতে পারে পড়াশোনা হোক ততটুকু সময়ের জন্য তারা আল্লাহ রাস্তায় বের হয় जुमेरात को क्लास खत्म हो गई अब निकल जाओ जमात में বৃহস্পতিবার দিন ক্লাস শেষ হয়ে গেছে এখন জামাতে চলে যাও जमात छुट्टी है जमात पे लगाओ শুক্রবার দিন ছুটি এই- এই দিনটা আমরা আল্লাহ রাস্তায় লাগাইছি कभी शनिवार की भी छुट्टी मिल गई वो भी लगाओ যদি শনিবার দিন ছুটি থাকে তো ওই শনিবার দিন লাগাই নেই नहीं तो जुमेरात और जुमा लगा के वापस आ जाओ আর যদি শনিবারে ছুটি না থাকে তো বৃহস্পতিবার আর শুক্রবার সময় লাগায় আমি ইউনিভার্সিটি বা আমার কলেজে বা অফিস এরিয়াতে ফিরে আসি, মহল্লায় ফিরে আসি मैं ये आपके लिए नहीं कह रहा हूँ ये स्टूडेंट्स के लिए कह रहा हूँ उनको इस पर डालना आपका काम है আমি এটা আপনাদেরকে বলতেছি না এটা ছাত্রদের জন্য বলতেছি কিন্তু এই উপরে নিয়ে আসার জন্য আপনাদের করতে হবে সাহায্য করতে হবে तो रोजाना का ये तीन अमल हुआ প্রতিদিন এটার তিনটা আমল और ये महीने में जमात पे निकलना আর মাসে জামাতে বের করা যতটুকু ছুটি থাকে और हफ्तावारी कट में जितनी देर आप जुड़ सकते हो जुड़ो আর সাপ্তাহিক গাছের মধ্যে যতটুকু ছাত্ররা পারে ততটুকু জোড়ান इसको स्टूडेंट्स को डालना है এই কাজের মধ্যে এই সমস্ত কাজের মধ্যে এই সমস্ত স্টুডেন্টকে নিয়ে আসা ঢালা मोहल्ले के स्टूडेंट्स को मोहल्ले की मस्जिद में और हॉस्टलों के स्टूडेंट्स को जहाँ हॉस्टल में नमाज की जगह है वहाँ যারা মহল্লায় যে সমস্ত ছাত্র থাকে তাদের মহল্লার মসজিদকে কেন্দ্র করে এই আমলগুলো করা তার উপরে নিয়ে আসা আর হল বা হোস্টেলে যেখানে ছাত্ররা থাকে সেখানে আমাদের জায়গা আছে সেখানে রোজানা বা এই মাসে তারা এই কামগুলো করবে आमतौर पर जोहर की नमाज वो ٹیچنگ اورس میں آتی ہے کالج او میں تو وہاں کے کنارے پر یہ بچے نماز پڑھ لیا کریں اگر کوئی جگہ وہاں ہے خوب ہے نہیں ہے کونے میں پڑھ لیا کریں کرے سارے کلاسز شروع ہوئے ٹیچنگ سے ہمارے ساتھ جو بولیے نوازی جانا سکے نوازی شروع ہو نواز جانا نہ سکے پورا ایسا کھلا ہے হ্যাঁ একটা তারা নামাজের ব্যবস্থা করলো জোহরের নামাজ জামাতে পড়ার রোজানা এক হাদিস নামাজ কেনা ছোট্ট হাদিস জোহরের নামাজের পরে প্রত্যেক দিন একটা ছোট্ট হাদিস অল্প সময়ের জন্য পড়ে दोनों की जोड़ी बनाकर जाते हुए जो स्टूडेंट मिल जाए रास्ते में उनसे बात करते এরপরে নামাজ পড়ে যখন ছাত্ররা ফিরে যাবে দুইজন দুইজন জড়ি বানায় দেন আর তাদেরকে বলেন না তোমরা যাওয়ার সময় ক্লাসে যাওয়ার সময় যাচ্ছ যদি কোনো একজন ছাত্র রাস্তার মধ্যে পাও তো তাকে একটু এই নামাজের কথা এবং তালিমে বসার কথা দাবাত দিয়ে তারপর তোমার ক্লাসে যাও। ये हमारे यहाँ हो रहा है এইটা আমাদের যে- আমাদের ওখানে হচ্ছে मोहल्ले में ये होता है और कॉलेज में ये होता है मोहल्ले में हॉस्टलों में ये होता है तीनों अमल और कॉलेज में एक वक्त की नमाज उसके साथ ताली और दो की जोड़ी बनाकर चल चल से मिलते हुए जाना क्लास ওই উনি বলছেন যে আমাদের হিন্দুস্তানে এটা আলহামদুলিল্লাহ হচ্ছে আমাদের আহ, মহল্লাগুলোতে এইভাবে ইনকাম এবং হোস্টেল এবং হলে তারা যেখানে নামাজ পড়ে সেই জায়গা হচ্ছে এবং জোহরের নামাজের পরে কোনো এক জায়গায় নামাজ পড়ে তারা একটা হাদিস সংক্ষিপ্ত করে যাতে কিনা সময় সময় অল্প এরপরে যাওয়ার সময় দুইজন জুড়ে মিলে একটা ছাত্রকে দাওয়াত দিয়ে ওনারা ক্লাস নেয় এই যে জিনিসগুলো এটা আমাদের ওখানে আমাদের দেশে হচ্ছে এটা कभी कभी तीन दिन की छुट्टी आ जाती है तो उस वक्त ये तलबा तीन दिन के लिए जाए কোনো কোনো সময় আমাদের তিন দিনের ছুটি হয়ে যায় বরং বিভিন্ন ছুটি থাকে না ন্যাশনাল ছুটিগুলো থাকে তিন দিনের ছুটি থাকে আমরা আগে থেকে ঠিক করবো এই ছাত্রদের জামা তিন দিনের জন্য নিয়ে যাওয়া बात मरतबा दरमियान में छुट्टियां आती हैं उसमें इनके इनको अल्लाह के रास्ते में निकालो কখনো কখনো বিভিন্ন সেমিস্টারের শেষে মাঝখানে ছুটি হয় তখন এই ছুটির সময়গুলো তাদেরকে আল্লাহ রাস্তায় বের করা और एनुअली जो वक्त आता है उसमें पहले से तैयारी करके इनको जमातों में तश्कील करो এবং তারপর বছরের শেষে যখন অ্যানুয়ালি পরীক্ষা শেষে যখন ছুটি হয় তো তখন আগের থেকে তশকিল করে তাদের ছুটিগুলো আল্লাহ রাস্তায় লাগানোর জন্য চেষ্টা করা और कोर्स पूरा होने के बाद चार महीने लगो এবং যখন তাদের কোর্স তাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে ফাইনাল পরীক্ষার পরে তাদের চার মাস আল্লাহ রাস্তায় লাগানোর জন্য তৈরি করা बांग्लादेश को इस वक्त अल्लाह ने पूरी दुनिया में पहुंचा दिया है একটা বড় গুরুত্বপূর্ণ আমার কথা বলতে চাই যে বাংলাদেশ এমন একটা দেশ এদেশের লোক সারা দুনিয়ায় সমস্ত দেশে ছড়াই গেছে দুনিয়া কা কোনা নেই বাঁচা যা বাংলাদেশ চলে নিবে দুনিয়ার এমন কোন কোনা দেশ তো না দেশের কোন কোনা বাঁচেনি অবশিষ্ট নাই যেখানে বাংলাদেশিরা পৌঁছায়নি remote corner of the world মানে remote corner of the world মানে দুনিয়ার সবচেয়ে দূর প্রান্তে ও বাংলাদেশে পৌঁছায় আমারই আমি এক জমাত গেছি ये इनके न्यूयॉर्क में न्यूयॉर्क में छह इज्तमा हुए तो हमारी एक जमात गई थी न्यूयॉर्क उसमें डॉक्टर्स थे उन्होंने आगे ये कहा कि न्यूयॉर्क से मुझे ऐसा लग रहा था मैं बांग्लादेश गया हूँ বলে যে আমাদের দেশ থেকে একটা জামাত নিউ ইয়র্কে গেছে ওর মধ্যে ডক্টরেটরা ছিলেন নিউ ইয়র্কে ছয় জায়গায় কয়েক জায়গায় ইস্তেমা ছিল তো ওনারা নিউ ইয়র্কের ইস্তেমা শেষ করে যখন ফিরে গেছে ওনারা ওনাদের কারগুজারি শুনাইছে যে নিউ ইয়র্কে যে আমাদের এরকম মনে হয়েছে যেন বাংলাদেশে আসছে पूरा न्यू जर्सी न्यूयॉर्क वो बांग्लादेश है বলছে যে আমেরিকার একটা শহর নিউ জার্সি পুরা নিউ জার্সি যেন মনে হয় বাংলাদেশের একটা শহর यहाँ तक कि तुम्हारी पानी की दुकान भी लग गई हो শুধু এতটুকু না ওই নিউ জার্সিতে বাংলাদেশে ঢাকায় যেরকম পানের দোকান আছে ওইখানে ওরকম পানের দোকান লেগে গেছে अगर ये दीदार बन जाएंगे दाढ़ी बन जाएंगे तो इंशाल्लाह ये सारी दुनिया में दावत का काम हो गया আগার আমাদের এই এই ছাত্ররা যখন দিনদার বনে যাবে এরা দায়ী বনে যাবে দুনিয়ার সমস্ত আনাচে কানাচে তখন দিনের কাম শুরু হবে This opportunity is in your hand. Is before you. এই অপরচুনিটি এই মহাসুযোগ আপনাদের হাতে আপনাদের সামনে तो नियत करो कि हमारे सब तलबा को हमें जमात तक का लगाना है নিয়ম করে যে যেন আমাদের সমস্ত ছাত্রকে একজনকে বাদ দেবো না আমরা দিনদার বানাবো আল্লাহ রাস্তায় বের করবো थोड़ा थोड़ा करके उनको लगाते रहना অল্প অল্প করে শুরু করি আমরা লাগাইতে থাকি हाँ, कभी कभी एक आध जुमला क्लास में भी बोल दो कभी कभी एक आध जुमला क्लास में भी बोल दो बयान मत करो আমি বলতেছেন ক্লাসেও কখনো কখনো ایکاچلہ سو ٹو کلاس روم کو اچھا دیکھو یہ ہمارے ڈاکٹر عبد البل یہ بھی ماشاء اللہ امریکہ میں رہتے ہیں کام کرتے ہیں جنہوں نے پورا حساب لگایا کہ ایک ایک ٹیچر کو ان کیریئر تقریباً تیس سال ملتے ہیں پڑھانے کے لیے تین سال ایڈمیشن میں اور اس تیس سال میں وہ در, اس کو دس ہزار لڑکے ملتے ہیں یعنی ہمارے سال کی اس کی سروس ہے تو ان کی سال بڑھاتا ہے اور اس تیس سال کے اندر میں اس کو دس ہزار طلبا ملتے ہیں کیونکہ مولڈ نبی کی کام نبی کا کام انسانوں کو مولڈ کرنے کا تھا ہاں، دنیا سیمنٹ کو مولڈ کرتی ہے نبی انسانوں کو مولڈ کرتی ہے تو یہ یعنی ہر اسٹوڈینٹ ہر اسٹوڈینٹ سے ٹیچر کو دین تھاؤزینڈ اسٹوڈینٹ ان لیے کیریئر بچے اور کیریئر لیکن ٹین تھاؤزینڈ اسٹوڈینٹ کو ورک اپ کر یہ اور کسی کو نہیں ملا یہ کہ صرف ٹیچروں کو ہی ہے اور کسی کو یہ نہیں ملتا یہ اپرچونیٹی کسی کو نہیں ملتی تمہارے لیے بہت بڑی اللہ کی نعمت ہے جس کے قدر کو উনি বলতেছেন আমাদের এখানে প্রফেসর ডক্টর নামল সাহেব আছেন উনি একজন শিক্ষক আমেরিকাতে পড়াশোনা করেন এখানে আছেন উনি বলতেছেন উনি হিসাব বের করছেন যে একজন শিক্ষক যদি তার জীবনে তিরিশটি বছর শিক্ষকতা করে তো এই তিরিশ বছরের মধ্যে দশ হাজার ছাত্রের সঙ্গে তার ইন্টারেকশন হয় একজন দুইজন দশ হাজার তার এই কেরিয়ারের মধ্যে এই দশ হাজার শিক্ষককে সে বোল্ড করতে পারে ছাত্রদেরকে কেউ অনুপ্রেরিত করতে পারে এই এই টিচিং প্রফেশন ছাড়া অন্য কোনো প্রফেশন এটা পাওয়া যাবে না এই অপরচুনিটি আল্লাহ তালা আপনাদেরকে দিয়েছেন এই জন্য আপনারা চেষ্টা করেন কোশিশ করেন প্রত্যেকটা ছাত্রকে যেভাবে আমাদের বড়রা বললেন তাদেরকে কাজের সাথে সম্পৃক্ত করা ক্লাসে তাদের করো ক্লাসে কখনো চক্রি করবো না বয়ান করবো না এক জুমলা এক দুটো শব্দ এই জন্য এই জুমলা আপনার জায়গা ওই আপনাদের এক দুটা শব্দই তার দিনকে প্রভাবিত করবে फिर हम अमलन शरीक हो जाओ এবং আমলের মধ্যে শরীর হবে तालीम में मुलाकातों में मशवरे में तो that will be an inspiration a means of inspiration for your student. हो बाहर बैठे तालीम में बाहर बैठते हैं मशवरे में बाहर जाते हैं गश्त में So you have amal will be an inspiration for your students. আপনি ক্লাসের মধ্যে কোনো বয়ান না তকরির না এক দুটো কথা বললেন আর আপনি আপনার নিজ জীবনকে আমলের মধ্যে রাখলেন যখন বাচ্চারা দেখবে আমার শিক্ষক স্যার চালিয়ে বসতেছে যাকে তারা আদর্শের নমুনা উজ্জ্বল তারকা মনে করে যখন স্যার তালিমে বসতেছে আপনার আমলে তাকে উজ্জীবিত করবে স্যার দাওয়াত দিচ্ছে তো এটা তাদেরকে আমল করবে আপনার বেশি কিছু বলা লাগবে না আপনার আমল তার জীবনের জন্য একটা দৃষ্টান্ত হবে তাকে পরিবর্তনের একটা রূপরেখা টেনে দেবে और उनके साथ दोस्ती का मामला करो আর ছাত্রদের সঙ্গে দোস্তি মহব্বত लव एंड अफेक्शन তাদের সঙ্গে লাভ এবং অ্যাফেকশন স্নেহ মমতা ভালোবাসার সাথে তাদের সঙ্গে সম্পর্ক করে गुस्सा करने का ये जमाना नहीं है খুব ইয়াদ রাখেন এখনকার যে জামানা এখানে রাগ দেখাবার জায়গা না গুসা করার জায়গা না मोहब्बत का जमाना है এটা যে এটা মহব্বতের জামানা मैं एक जगह जा रहा था तो वो बसों में ऑटो रिक्शा में पीछे कुछ शेर लिखे हुए होते हैं कुछ लिखा हुआ होता है जी आपके यहाँ भी है मामूल है बस में ऑटो में कुछ लिखा हुआ होता है तो एक ट्रक पे लिखा था ایک ٹرک پہ لکھا ہوا تھا دل برائے دل برائے پرو کیا مطلب ہارٹ پر سیل ارے سائن پر سیل شاپ پر سیل ایسا ہے نا شاپ پر سیل اپارٹمنٹ اپارٹمنٹ پر سیل وہ لکھا تھا ہار ہار ہار پار سیل ہاں، हाँ, सेल सेल दिल बनाया बोलो इसमें हमारे पूरा चढ़ा बंगला में और नीचे लिखा था कीमत दो घंटे फूल বলে যে আমি একটা সফরে এক জায়গায় ছিলাম তো ওখানে এক ট্রাকের পিছনে লেখা ছিল আমি গাড়িতে যাচ্ছিলাম দেখলাম আপনাদের দেশে হয়তো থাকতে পারে অনেক সময় মূল্যবান কথাবার্তা লেখা থাকে তো ওই ট্রাকের পিছনে একটা ভালো একটা কথা লেখা ছিল ওইটা আমাকে খুব প্রভাবিত করছে বললেন যে ওই ট্রাকের কোশ্চেনে লেখা ছিল হাট মানুষের হৃদয় বিক্রি হবে অর্থের বিক্রি করার জন্য আজকের দাম কি মূল্য কি দুইটা মিষ্টি কথা মিছে বল হাট বিক্রি হবে তার মূল্য কি দুইটা মিষ্টি কথা বলতেছেন জামানা বাবা কারোর সাথে রাগ করার না এ ভালোবাসা মহব্বতের সঙ্গে ছাত্রদেরকে নেওয়া हमेशा आंखें चढ़ा के और ये अगर इधर झूठी डाल के देखोगे ना तुम इस क्लास से जाओगे वो उस क्लास से चले जाएगा যদি শিক্ষকরা সবসময় চোখ বড় করে মুখ বঞ্চিত করে কপাল ভাঁজ করে তাকাবেন না তো এমন যাবে না আপনি এই রাস্তায় আসবেন তো ওই ওই রাস্তাতে যাবেন प्यार और मोहब्बत से ये जीते जाते हैं এই জন্য পিয়ার মহব্বতের দ্বারা দিলকে জয় করে কাজ করতে হবে उससे कोई कोताही नहीं हो गई नजरअंदाज करो ऐसे रहेगा जैसे देखा देखा नहीं है ছাত্রদের স- সময় আহ, ছাত্রদের মধ্যে অনেক সময় ভুলচুক হয়ে যায় ভুলচুক যে হয়ে যায় এটাকে ছোট করে দেখেন নজর আন্দাজ এটাকে ছোট করে দেখেন মানে যে- যেমন আপনি দেখেনি وہ سامنے سے اس اس کا تو نے پیچھے چھپا لیا دوست میرے ہاتھ میں تو اس نے بائیں ہاتھ سے کر کے ہاتھ سے بائیں ہاتھ سے لے کے تھا کہ سر پیسیں گے دوسرے کے دونوں ہاتھ دکھاؤ نے کہا دو سر آپ کے دم مارو ভাই উনি বলছেন যে বাচ্চাদের দ্বারা আপনার দ্বারা কোন রকম ভুল ত্রুটি হলে ওটা নজরান্দাজ করা হবে একদিন শিক্ষক রাস্তায় যাইতেছেন শিক্ষককে দেখে ছাত্ররা শ্রদ্ধা পোষণ করে তো ওদেরা বিড়ি খাচ্ছিল ওই কামারা হয়তো তো শিক্ষককে দেখে শ্রদ্ধা করে সে বিড়িটা ঢুকায় রাখছে পিছনের দিকে হতমাকে শিক্ষক আপনাদের বোধহয় তোর হাতে কি তো ওই শ্রদ্ধার চলে এসে তার ডান হাতে বিড়ি বাম হাতে নিয়ে হাত কাটেন তার আমার কাছে কিছু নাই হাত কাটিয়ে তো প্রপোজ না করো বাম দেখি তখন সে বেরিয়ে দিয়ে তারা আপনি একটা দম মারেন দোনো হাত দিকাও তখন শিক্ষক বলছে তো দুই হাত দেখাও তখন সে যে তারা আপনি তো দম মারেন এখন যখন শিক্ষক বলছে তোমার দুই হাত দুই দেখাও তো কি করবে বলছে আপনি কিন্তু দম মারেন मौलाना ये रास्ता फरमाते थे जो रोशनी आएगी अंधेरा खुद दूर हो जाएगा হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ এই জন্য বলতেন যে যখন রোশনি আসবে আলো আসবে অন্ধকার এমনি দূরীভূত হবে চলে যাবে अंधेरे को दूर करने की कोई मेहनत अलग नहीं है বলে যে অন্ধকারকে দূর করার জন্য আলাদা কোনো মেহনত নাই रोशनी लो আপনি আলো নিয়ে আসেন অন্ধকার চলে যাবে বিকেলবেলা আবার রাত্রে আগে কিছুই থাকতা এখন সূর্য উদিত হয়ে গেছে রাতের অন্ধকার আর থাকতে পারবে না অন্ধকার এমনি চলে যাবে যে শিক্ষকরা আমরা এই কাম করতে নিজেরা করতে দিয়ে ছাত্রদেরকে আমরা উৎসাহিত করি अब हम कहते हैं लड़के जो है मोबाइल में घूम रहते हैं वक्त जाया करते हैं আমরা বলি যে আজকাল ছেলেপেলেরা মোবাইলের মধ্যেই সময় নষ্ট করে ঘুরতে ফিরতে থাকে মোবাইল দেখতে থাকে तो हम भी तो करते हैं তো আমি না কি বলবো আমি নিজেও তো এটার মধ্যে করি আমি आप अपने बच्चों के सामने मोबाइल में मत ज्यादा मत स्क्रीन में मत देखो ہم بچوں کے سامنے موبائل تو بچہ بولے گا اس کا بچوں کے سامنے تو سکھو کی دیکھیں تو آپ ہی دیکھیں کیا سویدھا تو بھائی وہ میں نے بتا دیا کہ محلے کے بچوں کو محلے کی مستی میں روزانہ نمبروں میں جوڑوں جی জন্য বলতেছেন ভাই আমরা একটা চেষ্টা করবো যে মহল্লার মধ্যে যে ছাত্ররা আছে এই ছাত্রদেরকে রোজানা এই তিনটা আমল মহল্লার মসজিদের সঙ্গে করার জন্য চেষ্টা করবো हॉस्टल के बच्चों को हॉस्टल में जोड़ो হোস্টেলের বাচ্চাদেরকে হলে যে বাচ্চা থাকে হোস্টেল থাকে তাদেরকে হোস্টেলের মসজিদে রোজানা এই তিন আমলের মধ্যে চলবো और महीने में जो छुट्टी है उस छुट्टी में उनको जमात में ले लो যখন মাসে যখন ছুটি হয় যতটুকু ছুটি হয় ওই সময়ের জন্য তাদেরকে আল্লাহ রাস্তায় নিয়ে যাবো আর যখন আমাদের মানে অ্যানুয়াল ছুটি হয় বা অন্য সময় ছয় মাস চার মাস পরে অকেশনাল ছুটি হয় ওই ছুটির মধ্যে বাচ্চাদেরকে আমরা আল্লাহ রাস্তায় বের করার জন্য চেষ্টা করবো কাম ছাত্রদের কাম শিক্ষকদের জিম্মায় ইনশাল্লাহ যখন আপনারা একটু করবেন তো ছাত্ররা করবে ইনশাআল্লাহ और ये तुम्हारी बहुत बड़ी कमाई होगी এটাই আপনাদের জন্য বহুত বড় কামাই হবে ठीक है इंशाल्लाह ইনশাআল্লাহ और छुट्टियों में तो सब जाएंगे ना इंशाल्लाह ছুটির মধ্যে সবাই আল্লাহ রাস্তা সময় লাগাবেন তো ইনশাআল্লাহ अभी कोई कितनी छुट्टियां हैं तो वो अपना नाम पेश करें कि हमारी ये छुट्टियां हैं हम जाएंगे जब একটু হিম্মত করে বলেন ভাই যদি এখন কারো ছুটি থাকে তো নাম বলেন ইনশাআল্লাহ যে আমি এই ছুটির মধ্যে আল্লাহ রাস্তা যাবো অল্প দু একদিনের মধ্যে ছুটি ऐसा আসবে करो भाई ऐसा करो ये एक दस मिनट के लिए डिस्ट्रिक्ट वाइज बैठ जाए জি हाँ हाँ दस मिनट के लिए डिस्ट्रिक्ट वाइज बैठ जाए और बैठकर कौन कब से अपना वक्त लेंगे मुकाम का काम तो सबको करना है জি হ্যাঁ लेकिन छुट्टियों में कौन कब से निकलेंगे इसकी तशकील कर लो फिर इंशाल्लाह नमाज पढ़ेंगे ভাই মেহমান বলতেছেন আমরা ইনশাল্লাহ পাঁচ দশ দিন আমরা জেলাবার বসি আপনার প্রত্যেক জেলার থেকে অনেক কষ্ট করে আসছেন জেলাবার বসে মোকা